করব না পৃথিবীর অস্তিত্ব নির্ভর করে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতির উপর আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়ার অর্থ হলো যে আল্লাহর সমপর্যায়ে অন্য কাউকে রাখা হবে না লা যতক্ষণ পর্যন্ত হাত্তা ফিল আরদি আল্লাহ আল্লাহ পৃথিবীতে এই বিষয়টা থাকবে যে আল্লাহকে আল্লাহ বলা হয় ততদিন পর্যন্ত পৃথিবী ঠিক থাকবে আল্লাহকে আল্লাহ বলার দাবি হলো যে আল্লাহর সমকক্ষ কাউকে আমরা বানাবো না ইবাদত হুকুমত আমর নাহি সব ক্ষেত্রেই আমরা আমাদের সর্বোচ্চ আসনে কাকে রাখব আল্লাহ স্রষ্টা যেমন তিনি এ বিষয়ে সবার স্বীকৃতি রয়েছে স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে যেসব কাফের মুশেক ছিল তাদেরও এই স্বীকৃতি ছিল যে স্রষ্টাকে আল্লাহ আল্লাহকে স্রষ্টা মৌখিকভাবে স্বীকার করা এটা কোনো ফলদায়ক না যদি কার্যকরভাবে আল্লাহকে স্রষ্টা হিসাবে কি না করা হয় স্রষ্টার জায়গায় না রাখা হয় তো কার্যক্ষেত্রে আল্লাহকে স্রষ্টার স্রষ্টার জায়গায় রাখা হয় না কিভাবে সেটা হলো এভাবে আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমরু জেনে রাখো সৃষ্টি সৃষ্টি যার নির্দেশ তার সৃষ্টি আল্লাহর এটা তো সবাই মানে স্বীকৃতি দেয় নির্দেশ সেটাও কার হবে আল্লাহর হবে এটাকেও যদি মেনে নেওয়া হয় তাহলে আল্লাহকে আল্লাহ বলা হলো আর যদি সৃষ্টি আল্লাহর কিন্তু নিয়ম রীতি বিধি বিধান অন্যের তাহলে আল্লাহর সাথে কী করে ফেলা হলো শরিক করে ফেলা হলো আল্লাহ আল্লাহুল হুকম শাসন বিধান এইগুলো কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন অতপর দুনিয়ায় আমাদেরকে বিচরণের সুযোগ দিয়ে দিয়েছেন আমরা নিজেদের ইচ্ছামতো এখানে জীবন যাপন করতে পারি কিন্তু ইচ্ছামতো জীবন যাপন না করে আল্লাহ তাল্লার সব এবং তার দেয়া নিয়ম নীতিতে জীবনযাপন করার নির্দেশ তার পক্ষ থেকে আছে ইচ্ছামতো জীবনযাপন করার পরিণতি হলো জাহান্নাম আফামানিত্তাকাজা ইলাহাহু হাওয়াহু যে তার মনের চাহিদাকে মনের ইচ্ছাকে তার উপাস্য বানিয়েছে কেউ তো নিজেকে পূজা করে না সজদা করে না করে উপাস্য বানায় কিভাবে নিজের খাহেসাতকে উপাস্য বানায় কিভাবে যে খাহেসাতের পিছনে সে সে ছুটি আল্লাহ তাল্লাহর হুকুমকে রক্ষা করে না এটা হলো কি নিজেকে ইলাহ বানানো এটাও শিরিক এটা কি পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি যেই শিরিকের চর্চা হচ্ছে সেটা হলো দুইটা বস্তু কটা বস্তু একটা হলো নিজের খাহেসাতের অনুসরণ এই শিরিকটা অনেক ব্যাপক আরেকটা হলো যে প্রত্যেকেই নিজেকে শুধু হাসাতের অনুসরণ করে না নিজেকে ইলাহ বলে কি করে সাব্যস্ত করে সেটা কিভাবে পূর্বের যুগে ফিরাউন একজন হতো নমরুদ একজন হতো ফেরাউন কি দাবি করেছিল আনা রব্য কুমল আলা সে বড় রব অথবা সে রব কোন অর্থে ছিল শাসক অর্থে সে কি ছিল শাসক ছিল সে সর্বভৌমত্বের অধিকারী নিজেকে দাবি করত আলাই সালিমুলকু মিশ্রা মিশরের রাজত্ব কি আমার না সে যে রব এর প্রমাণ হিসেবে সে কি পেশ করেছে মিশরের রাজত্ব আমার নয় মিশরের রাজত্ব কি তার ও হাদিহিল আনহারু তাজরি মিং তাহতি আমার শাসন অধীন অঞ্চলে এই নহরসমূহ প্রবাহিত এইগুলির কন্ট্রোল এগুলির নিয়ন্ত্রণ এইগুলোর সার্বভৌমত্বের মালিক কে আমি এই অর্থে সে ছিল কি যে সার্বভৌমত্বের দাবি করবে যে নিজে স্বয়ং সম্পূর্ণভাবে বিধান প্রণয়নের দাবি করবে বিধান দানের অধিকারটা নিজের জন্য কি করবে দাবি করবে সে কি হবে রব সে কি হবে রব স্রষ্টা অর্থে রব না কিন্তু রবের যে কাজ যে আসন রবের যে অধিকার সেই অধিকারের ক্ষেত্রে সে কি নিজেকে রপ্ত স্রষ্টা কিন্তু স্রষ্টা হওয়ার কারণে তার বিশেষ অধিকার নেই সেই বিশেষ অধিকার হইল যে তার বিধান কি করা হবে মানা হবে তার সার্বভৌমত্ব স্বীকার করা হবে বিধান যদি অন্যের মানা হয় হুকুম যদি অন্যের মানা হয় সার্বভৌমত্ব যদি অন্যের স্বীকার করা হয় তাহলে অন্যকে কার আসনে বসানো হলো রবের আসনে বসানো হলো কার আসনে বসানো হলো রবের আসনে বসানো তো ফেরাউন এই অর্থেই রব ছিল এই অর্থে কি ছিল আলাইসালি মুলকু মিশ্র ও ওহাদিল আনহার তাজরি মিন তাহতি সেই সময় পুরা মিশরের মধ্যে রব কয়জন ছিল একজন এইভাবে পুরা পৃথিবীতে যতগুলো রাজত্ব ছিল লাগবাগ অন্যান্য রাজা বাচ্চাদেরও অবস্থাটা এটাই ছিল যে শাসকদের রাজার কথাই সব কিছু ছিল দেশের আইন কানুন নিয়ম এমন ছিল না জনগণের কোনো কি ছিল না এই ক্ষেত্রে কোনো অধিকার ছিল না ওই শিবানীর তো কোনো প্রশ্নই নেই পরবর্তীতে ইবলিসের পেট ভরে না সারা মিশরের রব মাত্র একটা অন্যরা শিরিক করে কিন্তু আল্লাহর সাথে শরিক কয়জন একজন হাজার হাজার লাখ লাখ মানুষ শিরিক করে ঠিকই কিন্তু শরিক কয়জন দেবতা কয়জন একজন ইংলিশের পেট ভরে না দুনিয়া শেষ হয়ে যাচ্ছে এই জন্য সে উদ্ভাবন করেছে কিসের গণতন্ত্রের যে রব হবে দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কি হবে রবের আসন হবে গণতন্ত্রের অর্থ কি জনগণের উপর জনগণের জন্য জনগণের শাসন আগে ছিল পুরা মিশরে এক ব্যক্তির শাসন এক ব্যক্তির রব আর এখন সার্বভৌমত্বের মালিককে জনগণ এই শক্তির উৎসকে জনগণ শাসন কার জনগণের জনগণের পক্ষ থেকে জনপ্রতিনিধিরা শাসন করে এটা তাদের স্পষ্ট বক্তব্য তাহলে প্রত্যেকটা ব্যক্তি কি তার নিজের রব অন্যান্যদের রব তাহলে রব কয়জন হলো প্রত্যেকে রব হলো মুশিক না শুধু সে নিজে কি দেবতা আরবের মুশেকরা শিরিক করত দেবতা বানিয়েছিল তিনশো ষাটটা আর এখন দেবতা কতগুলো প্রত্যেকে এই জন্য প্রতিটা কথায় যেমন নাকি একজন আবেদ প্রতিটা ক্ষেত্রে তার মাহবুদের নাম নেয় এখন প্রতিটা ক্ষেত্রে জনগণ জনগণ জনগণ জনস্বার্থে জনগণ এটা চায় জনগণ এটা চায় না জনগণ এমন জনগণ তেমন জনস্বার্থে করছি এই সব ক্ষেত্রে অজিফা কিসের আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ না জনগণ জনগণ জনগণ এটাই বাস্তবতা এটা হলো সবচেয়ে বেশি যে শেরিকটা চলতেছে বর্তমান পৃথিবীতে সেটা হলো কিসের গণতন্ত্রের সিঁড়ি এখানে দেবতা লক্ষ লক্ষ কোটি কোটি মুশ্রিক তো আছেই দেবতার পর্যায়ে পৌঁছে আছে এই লক্ষ লক্ষ কোটি কোটি এবং এটা স্বীকৃত আর এটার সাথে অঙ্গাঙ্গী জড়িত যে প্রত্যেকে তার কি হবে খাহের সাথে পিছনে ছুটবে গণতন্ত্রের নিয়ম কি প্রত্যেকে তার সব কিছুর ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সব ক্ষেত্রে কি স্বাধীন তাকে কোনো ক্ষেত্রে কি দেওয়া যাবে না বাধা দেওয়া যাবে না এমন এমন কি সে যদি সমকামিতায় কি হইতে চায় লিপ্ত হইতে চায় এই জন্য তাকে আইন করে কি দেওয়া হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যদি বিবাহ বন্ধন ছাড়া কেউ মিলিত হতে চায় এটা কি কোনো অপরাধ নয় একটা উদাহরণ বললাম নতুবা সর্বক্ষেত্রেই একেবারে নিরঙ্কুশ স্বাধীনতা যে যা ইচ্ছা তাকেই করবে কোনো বাধা বিঘ্নতা আল্লাহ স্রষ্টা তার কিছু নিয়মকানুন আছে বিধিবিধান আছে এই বলয় থেকে এই ধারণা থেকে চিন্তা থেকে মানুষদেরকে সম্পূর্ণ কী করে দিতে হবে মুক্ত করে দিতে হবে তাহলেই সে প্রকৃত কি হলো গণতন্ত্রী হলো আর যেখানেই আসবে আল্লাহর বিধান আল্লাহর দেওয়া নিয়ম কানুন সেটা গণতন্ত্রের পরিপন্থী হয়ে যায় এখানে তাদের মানবাধিকার কি হয় লঙ্ঘন হয় তাদের নারী স্বাধীনতা ঠিক থাকে না এটা একেবারে স্পষ্ট বিষয় এই জিনিসগুলো এই ব্যাপক হারে মা ইয়াবুদুহুম মা ইয়াবুদু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন বেশিরভাগ লোক আল্লাহর ইবাদত করে শিরিক নিয়ে তারপরে অনেকে আবার কি নামাজ পড়ে রোজা করে তাজবি করে মনে করে যে আমি মুসলিম ওয়াজ আমু আন্নাহু মুসলিম সে মনে মনে নিজের দাবি এটা তার মনে মনে কল্পনা এবং মুখ দাবি ওটা যে সে কি মুসলিম আল্লাহ তালার সমকক্ষ কাউকে রাখা হবে না এটা আল্লাহর হক এবং আল্লাহ যে খালেক এর দাবি জান্নাতে যেতে হলে আল্লাহ তালার এই দাবি কি করতে হবে আল্লাহ তালার এই হক আদায় করেই যেতে হবে তাই তার সাথে বিন্দু পরিমাণ কোনো কিছু কি কি করো না শরিক করো না লাতু শিকুবিহি সাই আন বিন্দু পরিমাণও কি করো না শরিক করো না কোনো কিছু তার সাথে সব গুণ আল্লাহ তালা মাফ করেন কিন্তু শিরিকের গুণা কি করবেন না মাফ করবেন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শিরিক নিয়ে মরবে তার আর কোনো নিস্তার নেই চিরস্থায়ী জাহান্নাম সে কত বড় অকৃতজ্ঞ যিনি আসমান সৃষ্টি করলেন যিনি তাকে সৃষ্টি করলেন আস তার লালন পালনের জন্য পরিচর্যার জন্য তার কি পরিস্ফুটিত হওয়ার জন্য তার বিকাশের জন্য তার সব সুযোগ সুবিধার জন্য সারা সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন আল্লাহ জাল আলাকুল আরদা ফিরাস বসবাসের উপযোগী বানিয়েছেন ওয়াসামা আবিনা আসমানকে স্থাপনা বানিয়েছেন দৃঢ় স্থাপনা বানিয়েছেন সেই সত্তার কি করো তোমরা ইবাদত সব কিছু সাক্ষার আলাকুম মাফিসামাওয়াতি বলো আসমান জমিনের যা কিছু আছে সব কিছু তোমাদের কাজে কি করেছেন নিয়োজিত করেছেন যে আল্লাহ এত এহসান করলেন এত দান দিলেন এত কিছু তার থেকে লাভ করার পরও সেই আল্লাহর অকৃতজ্ঞ হওয়া তার এই নিয়ামতগুলো স্বীকৃতি না দেওয়া কত বড় মারাত্মক কুফুরি এই জন্য মুর্শিকদেরকে কি বলা হয় কাফের কাফের মানে অকৃতজ্ঞ তাদের চেয়ে বড় অকৃতজ্ঞ অস্বীকারী আর নেই বলে আতুশ্রীকে ভিতে তার সাথে কাউকে শরিক করো না আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহকে এক মানা এবং তার সাথে কাউকে শরিক না করা এই বিষয়টার গুরুত্বটা তো আমাদের মাঝে আছে অনেক মুসলিমের মাঝেই কি আছে বিশ্ব বাস্তবতা বললাম যে লাখো কোটি মানুষের মধ্যে কি এটা নেই কারণ এটা স্বাভাবিকভাবে থাকবেই না কারণ হাজারে একজন যাবে জান্নাতে বনি আদমের মধ্যে হাজারে একজন যাবে কি জান্নাতে আর নয়শো নিরানব্বই জন যাবে কি জাহান্নামে আর বনি আদম বলতে পৃথিবীতে সরানো শিখানো যে লোকগুলো আছে সেই লোকগুলো ইয়াজুজ মাজুজ এদের ভিতরেই পুরো পৃথিবীতে ছড়ানো ছিটানো যারা আছে তাদের মধ্যেই ইয়াজুজ মাজুজ ছড়ানো ছিটানো এমন না যে মঙ্গল গ্রহে ইয়াজুজ মাজুজ আছে সেখান থেকে গিয়ে তারা জাহান্নাম ভরে দিবে না এই বর্তমান পৃথিবীর লোকগুলো থেকেই প্রতি হাজারে একজন যাবে কোথায় সুতরাং ব্যাপক হারে মানুষ শিরিকের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যারা নিজেদেরকে শিরিক মুক্ত ভাবতেছি ভাবে বা থাকতে চায় এক আল্লাহকেই মানে তাদের জন্য সামনের এই বিষয়গুলো বেশি প্রযোজ্য কি বলেছেন আল্লাহ তালা ওয়াবিলওয়ালি ইহসানা এবং মাতা পিতার সাথে সদাচরণ করো সুন্দর আচরণ করো সৃষ্টি করেছেন আল্লাহ তালা কিন্তু দুনিয়ার মধ্যে আমার আগমনের জন্য উপকরণ বানিয়েছেন কাকে পিতামাতাকে এই জন্য অন্য আয়তের মধ্যে আল্লাহ তালা আনিয়াবুদুল্লাহ ওলা তুশিকু বিহি বনি ইসরায়েলের মধ্যে ওয়াসাইন আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আনিয়াবুদুল্লাহ এখানেই তো এসেছে যে মাতা পিতার সাথে কি আচরণ করো কুমলাচরণ করো কুমলাচরণ এহসান অর্থাৎ সুন্দর আচরণ সুন্দর বলতে শানদার যেটা প্রশংসনীয় হবে এমন আচরণ মা বাপের সাথে রহমাতে দয়ায় তাদের সামনে তুমি বিনয়ের ডানা বিছিয়ে দাও পাখির বাচ্চা শিকারি নিয়ে যাচ্ছে শিকারের হাত থেকে পাখি বাচ্চাটাকে ছাড়িয়ে রাখবে এই শক্তি তার তখন সে কী করে মাটির মধ্যে তাকে করুণভাবে বিনয় প্রকাশ করার জন্য মাটির মধ্যে দানা ডানাটা কী করে দেয় যে আমার কলেজার টুকরা আমার আত্মা এটাকে তুমি কি করো না নিয়ে যেও না এমন বিনয়ের সাথে মা বাবার সামনে তোমার ডানা বিছিয়ে দাও ওয়াকফিদ জানা হাজুল্লি মিনার রহমাত দয়ার এই ডানা তুমি এইভাবে বিনয়ের সাথে জমিনের মধ্যে কী করো বিছিয়ে দাও একটা পাখির ডানা বিছিয়ে দাও এটার উপর যদি কেউ হেঁটে যায় তাহলে তার জীবন রক্ষা পাবে সে কি পরিমাণ ভেঙে যাবে মা বাবার সামনে এইভাবে ভেঙে যাও তোমার ডান বাহ্যিকভাবে দেখতে দেখা গেছে ও তো আমার ডানা পায়ে দিয়ে মারিয়ে ভেঙে ফেলতেছে আমি উঠতে পারবো না পরবর্তীতে আর তার এই যদি পায়ের ঢলায় আমি কি হই মথিত হই বলেছে যে মা বাপের দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত তুমি স্বতঃস্ফূর্তভাবে মেনে নাও মা বাপ তোমার ক্ষতি করতেছে দুনিয়াবি তোমার ডানা ভেঙে দিচ্ছে তোমার সম্পদ নষ্ট করে ফেলতেছে তোমার কেরিয়ার নষ্ট করে ফেলতেছে এটা কি করে নাও মেনে নাও এমনকি মা বাপ যদি কাফেরও হয় তারা যদি কুফুরির নির্দেশ দেয় মানবে না কিন্তু দুনিয়াতে তার তাদের সাথে কি আচরণ করবে সদাচরণ করবে তার কুফুরির কারণে যে শাস্তি পাওয়ার সেটা আল্লাহর কাছে সে পাবে কিন্তু দুনিয়াতে তোমার কাছ থেকে সে কি পাবে সাহাদের মতো মা ভক্ত সন্তান আরেকটা হয় না সাহাদা রাজি আল্লাহ তখন মুসলমান হয়ে গেছে এখন মা কি করে না খাবার খায় না যে না তুমি তোমার ধর্ম থেকে ফিরে পূর্বের ধর্মে না আসলে আমি খাবার গ্রহণ করব না একদিন দুই দিন তিন দিন মা ভাবতেছে যে আমার এত বাধ্যগত এত ভক্ত এত প্রিয় সন্তান আমাকে এত ভালোবাসে আমার এই আবেগকে সে মূল্যায়ন করবে সে কি করবে ফিরে আসবে সাদারাদি আল্লাহ তখন ব্যস্ত হয়ে পড়েছেন যে মা এইভাবে না খেয়ে না খেয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছে কষ্ট করতেছে তিনি তো অস্থির অবশেষে দেখলেন যে মা তার অবস্থানে খুব দৃঢ় হয়ে পড়েছে তখন সাদারাদি আল্লাহ তালাহ সর্বশেষ মাকে গিয়ে বললেন যে মা আমি তোমাকে ভালোবাসি আমার আমার নিজের আত্মা আমার যান তোমার জন্য আমি দিয়ে দিতে প্রস্তুত কিন্তু দিনের বিষয়টা এমন যে তুমি যদি এইভাবে না খেয়ে ছটফট করে আমার সামনে মৃত্যুবরণ করো তারপর আমি কি করব না দিন ছাড়ব না শুধু একবার নয় শতবার যদি তোমার মাথায় যে পরিমাণ চুল আছে এই পরিমাণ এতবার যদি তোমার জীবন ফিরে আসে আর এতবার যদি এভাবে ছটফট করে আমার সামনে তুমি মরতে থাকো আর আমি এই কষ্টটা উপলব্ধি করতে থাকি তারপরও আমি ইমান ছাড়ব না মা এবার নিরাশ হয়েছে না তখন সে খাবারে অগ্রসর হয়েছে আসলে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য করা যাবে না কিন্তু এই কারণে তার আনুগত্য করা যাবে না আল্লাহর নাফরমানির ক্ষেত্রে এই কারণে তার সাথে আমি অসদাচরণ করতে হবে দুর্ব্যবহার করতে হবে এখানে প্রাসঙ্গিক আরেকটা বিষয় বলেনি যে আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা রাখা বন্ধুদের সাথে কি রাখা বন্ধুত্ব রাখা এটা কি এর অংশ ইমানের অংশ আল হব্বু ফিল্লা ওয়াল বগদু ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা রাখা মিনাল ইমান এটা কিসের অংশ ইমানের অংশ আল্লাহর শত্রুকে যদি কেহ শত্রু জ্ঞান না করে তাহলে সে মোমেন হবে না আল্লাহর বন্ধুদেরকে কেউ যদি বন্ধু না বানায় তা সে কি হবে না মোমেন হবে না স্বাভাবিক দুনিয়া বিরীত দুনিয়া রীতিও আপনার যে বাস্তবে বন্ধু সে যদি আপনার শত্রুদের সাথে বন্ধুত্ব রাখে তাকে আপনি বন্ধু বানাবেন ঠিক আল্লাহর বন্ধু যে হবে সে আল্লাহর শত্রুতার শত্রুদের সাথে তার কি থাকবে শত্রুতা থাকবে আল্লাহর বন্ধুদের সাথে কি থাকবে বন্ধুত্ব থাকবে আপনার যে বাস্তবে প্রকৃত বন্ধু হবে আপনার সন্তান সন্ততির সাথে তার আচরণটা কি হবে সম্পর্কটা কি হবে বন্ধুত্বের না শত্রুতা আপনার সাথে খুব বন্ধুত্বের ভাব দেখায় বা বন্ধুত্ব দেখায় কিন্তু আপনার সন্তানের সাথে শত্রুতা করে সে কখনো আপনার বন্ধু হবে সে আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব নাই আল্লাহর বন্ধুত্ব আল্লাহর ব্যাপারে খুব কি দেখায় বন্ধুত্ব দেখায় ও ব্যক্তিকে কি নয় আল্লাহর বন্ধু নয় সে আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু এর বাস্তব প্রয়োগ ক্ষেত্র দুনিয়ার মধ্যে যে আল্লাহর শত্রুদের সাথে এবং আল্লাহর বন্ধুদের সাথে তার আচরণটা কি বাস্তব প্রমাণের এবং চিহ্ন হইল এটা কার সাথে তার সম্পর্ক হুম তোমাদের মধ্যে যারা কাফের মুশ্রেকদেরকে ভালোবাসবে ইন্নাহু মিনহু সে তাদের মধ্য থেকে যতই বলুক যে আমি কি মুসলিম যতই দিনের ব্যাপারে বড় বড় কি করুক দাবি করুক কিন্তু আসলে সে কি فإنه منهم لا تتولوا قوما غضب الله عليهم যাদের উপর আল্লাহর গুসা তাদের সাথে তোমরা বন্ধুত্বের সম্পর্ক রেখো না এই সম্পর্ক না রাখা আবার দেখেন কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে কি করতে বলা হয়েছে মা বাবার সাথে সদাচরণ করতে বলা হয়েছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম আবু তালেবের সাথে কি আচরণটা করেছেন আবু তালিব যেমন রাসুল সাল্লাহামকে সহায়তা করেছে সহযোগিতা করেছে প্রোটেকশন দিয়েছে রাসুল সাল্লাহাম তো আবু তালেবের সাথে সদাচরণ করেছে করেন নাই আবু তালেবের সংসার এর মধ্যে অনটন চলে না ঠিক মতো সন্তান সত্যি অনেক বেশি আব্বাস রাজি আল্লাহ তালুকে বলছেন যে আপনার তো পরিবার সচ্ছল আপনি তার একজন সন্তানকে নিয়ে যান আমি তার একজন সন্তানকে নিয়ে যাই আমাদের পরিবারে নিয়ে লালন পালন করি তাহলে তো উনি কি হন একটু একটু ভারমুক্ত হন রসুলাম আলী রাদুল্লাহকে নিয়ে আসেন নাই এইভাবে রসুল সাল্লাহ ইসলাম সর্বদিক দিয়েই তার সাথে সম্পর্ক ঠিক রেখেছেন তাহলে এটা কি আল্লাহ তালার যে নির্দেশ যে কাপের মুর্শিকদেরকে বন্ধু বানিও না সেই নির্দেশের পরিপন্থী কোনো কাজ করেছেন হ্যাঁ তাহলে আমাদেরও কোরআনের এই বিধানগুলো পালন পালন করার ক্ষেত্রে শুধু একদিকে ছুটলে হবে না সম্পূর্ণটা বিষয় কি করতে হবে জানতে হবে বুঝতে হবে অন্য আয়তের মধ্যে আল্লাহ তালা পরিষ্কার বলছেন যে যে সমস্ত কাফেরদের সাথে তোমাদের যুদ্ধ হয় না তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি তোমাদের দিনের বিরুদ্ধে কোনো তৎপরতায় লিপ্ত নেই এদের প্রতি সদাচরণ করতে আল্লাহ তালা তোমাদেরকে কি করেন না নিষেধ করেন না লা ধর্মের কারণে তোমাদের সাথে যারা কিনা যুদ্ধে লিপ্ত না বা তোমাদের বিরুদ্ধে শত্রুদেরকে তারা কি করে নাই সহায়তা করে নাই এই শ্রেণীর কাফেরদের সাথে সদাচরণ করতে তোমাদেরকে আল্লাহ তালা কি দেন না নিষেধ করেন কাফেরদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না কি রাখা যাবে না বন্ধুত্ব রাখা যাবে না আন্তরিক মহব্বত থাকতে পারবে না কিন্তু মুদারাত থাকতে পারবে কি থাকতে পারবে মোয়ালাত থাকতে পারবে না কি থাকতে পারবে মোদারাত থাকতে পারবে মোয়ালাত হলো আন্তরিক বন্ধুত্বের সম্পর্ক কিন্তু মুদা রাত হলো তার সাথে দাঁড়ি করা সদাচরণ করা দুনিয়ার উপকার করা সে অভাবী তার অভাবে তার জন্য দরদি হয়ে কি করা তার সেবা করা এটা ইসলামের উন্নত আখলাকের অন্তর্ভুক্ত এটা শুধু নিষিদ্ধ না নিষিদ্ধ না এমন না বরং কি এটা বরং শরীয়তে কাম্য যে এই ধরনের কাফেরদের সাথেও তুমি কি করো সদাচরণ করো বিশেষ করে আমরা বর্তমান যে পৃথিবীতে বর্তমান যে বাস্তবতায় আছি পুরা পৃথিবীটাকে যদিও বলে বলতেছে ওই সমস্ত লোকগুলো যে তারা গণতন্ত্রে বিশ্বাসী এবং মানুষদেরকে ধোকা দিতেছে যে প্রত্যেকেই শাসক এ কথা বলে তো ইমান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতেছে প্রত্যেককে শাসক বানাচ্ছে প্রত্যেককে খোদা বানাচ্ছে কিন্তু এখানেও তাদের কি আছে বড় ধরনের প্রতারণা বড় ধরনের প্রতারণা কি তাদের এই পুঁজিবাদী ব্যবস্থা দিয়া ক্যাপিটালিজম দিয়ে পুরা সাধারণ জনগণকে সাধারণ মানব গোষ্ঠীকে তারা নিষ্পেষিত করতেছে চুষতেছে চুষতেছে না আপনি পুঁজিবাদী ব্যবস্থা বলেন আর সমাজতান্ত্রিক ব্যবস্থা বলেন সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে হইল কারা যারা নাকি ওই দলীয় নেতৃবৃন্দ তারা হইল ওই শোষক শ্রেণীটা শোষণকারী শ্রেণীর আর এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে এই পুঁজিপতিরা রইল কি শোষক সব কিছুকে চুষে চুষে খাওয়া কিন্তু মুসলিম অমুসলিম নির্বিশেষে সারা পৃথিবীতে নিরীহ জনগণ এরা কি নির্যাতিত এই জন্য সাহাবাই কারম রিদওয়ানুল্লাহ আলহিম আজমাইন যুদ্ধে যে গিয়েছেন পুরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাদের বক্তব্যটা কি ছিল লিনুখ রিজাল আইবাদ মিন আইবাদাতিল عباد إلى عبادة رب العباد ومن ضيق الدنيا إلى ساعتها ساعتها যে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে কি করার জন্য নেয়ার জন্য বাস্তবেই তো মানুষ আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হিসেবে তার সম্পূর্ণ অধিকার কি ছিল সুরক্ষিত ছিল মানুষকে মানুষ নিজের কি বানিয়েছে গোলাম বানিয়েছে অথচ প্রত্যেকে সমান আহরার কিন্তু এই স্বাধীন লোকগুলোকে কিছু ব্যক্তি নিজের খাহেসাতের কি বানিয়েছে গোলাম বানিয়েছে পুরা মানব গোষ্ঠী এদের এই সংকীর্ণতা দ্বারা নিষ্পেষিত হয়ে শেষ হচ্ছে আর আল্লাহর বিধান কি ছিল আল্লাহর গোলামের মধ্যে কি ছিল তাদের মুক্তি ছিল আল্লাহ তাদের মনিব হিসাবে তাদের সব সুযোগ সুবিধা দিয়েছিলেন সব ব্যবস্থা তাদেরকে দিয়েছিলেন সেই মনিবের গোলামি থেকে তাদেরকে বিচ্যুত করে কার গোলামির মধ্যে নিয়ে আসলো এই মাখলুক এই সংকীর্ণ নিজের হাহেসাতের পিছনে এই স্বতন্ত্র ব্যক্তির এই শাসক শ্রেণীর গোলামে পরিণত করে দিয়েছে ওরা মানব গোষ্ঠী আপনি দেখেন বর্তমান বাস্তবতা ভারতে মুসলিমদের উপর কি নির্যাতন চলতেছে এরা সংখ্যালঘুর কারণে কিন্তু হিন্দুদের মধ্যে যারা দলিত শ্রেণী এদের অবস্থা কি একই কৃষকরা গত বছর না কোন বছর জানি এক বছরে পাঁচশো কৃষক সেখানে কি করেছে আত্মহত্যা করেছে মানে ওদেরকে কোন পর্যায়ের বঞ্চনার মধ্যে রেখেছে যে তাদের কি করতে হয় সেই পাঁচশো কৃষক কি মুসলমান ছিল মুসলমানদের উপর তো ভিন্ন জাতিগত কারণে তারা নির্যাতন করে না এই অসহায় হিন্দুগুলিও এরা আল্লাহ তালার দেওয়া স্বাভাবিক নিয়ামতগুলো থেকে শাস্তিতে হবে আখেরাতে তাদের এই সিরিকের কারণে কিন্তু দুনিয়া আল্লাহ তালা তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলি দিয়ে রেখেছিলেন এগুলি থেকেও তাদেরকে বঞ্চিত করে রেখেছে আর ইসলামের আলোটাও তারা দেখতে পারতেছে না ওই শাসকদের কারণে ওরা পৃথিবীতে ওই সাধারণ লোকগুলো ইসলামের দিকে আসতে পারতেছে না কেন ইসলামের সৌন্দর্য ইসলামের উদারতা ইসলামের কল্যাণকামিতা এইগুলোর দ্বারা তারা এই নিয়ামতগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে কেন এইগুলি তারা সমৃদ্ধ হতে পারতেছে না কেন এই শাসকদের ঢোকার কারণে হিরাকলা বাদশাকে রাসুল সুসাম বলেছিলেন যে তুমি যদি ইসলাম গ্রহণ না করো যার ফলে এই পুরা তোমার এই প্রজারা ইসলাম গ্রহণ করলো না সবার পাপের বোঝা কি হবে তোমার ঘরে চান কারণ শাসক না আসলে প্রজারা কি আসে না আসে না আলাইকা ইসমাল আর ইসি এই প্রজাদের গুনাহের বোঝা তোর উপর এটাই স্বাভাবিক সারা পৃথিবীকে তারা কি করেছে পুরা পৃথিবীর সম্পদ আল্লাহ তালা প্রচুর দিয়েছিলেন মানুষদের এই অব্যবস্থাপনার কারণে ওদের চোষণের কারণে ওদের এই কি কারণে মানুষ নির্যাতনের কারণে মানুষ আজ কি হয়ে আছে করুণ জীবনযাপন করতে হচ্ছে এই জন্য সাধারণ লোকদের প্রতি এই সংবাদটা পৌঁছানো তাদেরকে এই বিষয়টা বোঝানো এবং তাদের সাথে সেই ধরনের আচরণটা করা এটাও আমাদের কি দায়িত্ব বর্তমানেও সেই আচরণটা তাদের সাথে করা ওইসব শাসকদেরকে উৎখাত করতে হলে যাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে এই লোকগুলোরও চোখ কী করতে হবে খুলে দিতে হবে মানে আপনি চোখ খুলে দিবেন কি শুধু কথা বলে না নিজের কাজের মাধ্যমে এই জন্য আমাদের বিশেষ করে আজ সকালে আমাদের এই আলোচনাটা হয়েছে যে আমাদের জিহাদের উদ্দেশ্য দিন কায়েমের প্রচেষ্টার উদ্দেশ্যের মধ্যে শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব শরীয়ত প্রতিষ্ঠিত করব খেলাফত বিষয় ফিরিয়ে আনবো শুধু এটাই সীমিত না এই মখলুকাত আল্লাহর সৃষ্টি যারা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে এদেরকে এই বঞ্চনা থেকে মুক্ত করাও একটা উদ্দেশ্য তাদের এই দুর্বিষহ জীবন থেকে তাদেরকে উদ্ধার করা এটাও কি জেহাদের একটা উদ্দেশ্য আর এই জেহাদের মাধ্যমেই ওই শক্তি অপশক্তিগুলিকে অপসারণের মাধ্যমেই এই লোকগুলো কিভাবে মুক্তি পাবে এই জন্যই তো দেখেন আরবের লোকেরা প্রথম ইসলামের কি করেছে বিরোধিতা করেছে করে নাই কিন্তু যখন ইসলামের সৌন্দর্য তাদের চোখের সামনে কি উঠেছে ফুটে উঠেছে তখনই ইসলামের জন্য জীবন বাজি লাগিয়ে সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছে কারা এই লোকগুলো কোরাইশ রাসুল সাল্লাহ কি করেছে বিরোধিতা করেছে করেনি কিন্তু পরে এই কুরাইশ এই ইসলামকে সারা আরবে ছড়িয়ে দেয়নি আরবের লোকগুলো বিরোধিতা করেছে সেই আরবের লোকগুলো পরে আবার অনারবের মধ্যে আজমের মধ্যে এই ইসলামকে নিয়ে যায়নি সে লোকগুলোই তো গিয়েছে যাদের বাপদাদারা বিরোধিতা করেছে তারাই পরে এই দিন নিয়ে সামনে অগ্রসর হয়েছে না হয়নি এটা ইরান ইরাক সিরিয়া এই সমস্ত অঞ্চলগুলো তো সাহাবাহিকেরাম রিদওয়ানুল্লাহ আলিম আজমেনের সময় বিজয় হয়েছে তাই না সেই সমস্ত অঞ্চলের মানুষগুলো যখন ইসলামের দ্বারা কি হয়েছে মানে ইসলামের ছায় আশ্রয় নিয়েছে মুসলিম হয়েছে ইসলামের দ্বারা উপকৃত হয়েছে তখন এই ইসলামের মিশনকে তারা তাদের পরবর্তী পৃথিবীর দিকে নিয়ে যায়নি খোরাসানে কে আসছিল সাহাবাহিকেরাম আরবের লোকেরা এসেছিল না পরবর্তী বিজয়িত অঞ্চলের যারা একসময় কাফের ছিল পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে তারা এবং তাদের সন্তানরা এসেছিল আমাদের হিন্দেকে এসেছিল কোনো সাহাবি এসেছিল তাদের সন্তানরা এসেছিল সারা পৃথিবীতে ইসলামটা এইভাবে বিস্তার লাভ করেছে এর সৌন্দর্য যখন বাস্তবে কেউ উপলব্ধি করতে পারবে এখানে যখন ডুব দিবে তখন সে এটার জন্য কী হয়ে যাবে পাগল হয়ে যাবে এবং এই নিয়ামত ছড়ানোর জন্য সেই কী হয়ে যাবে জীবন বাজি রাখতে যে কত বড় নিয়ামত থেকে পৃথিবী বঞ্চিত আল্লাহর মখলুক বঞ্চিত আর মুসলমানদের এই ইয়ার কারণে ইসলামের বিজয় না থাকার কারণে শুধু যে মুসলিমরা ক্ষতিগ্রস্ত এটা অমুসলিমরাও ক্ষতিগ্রস্ত পৃথিবীর জন্তু জানোয়ারগুলোও কি ক্ষতিগ্রস্ত মাদা খাসির আল আলম বিন হেতাতিল মুসলিমিন আবুল হাসান আলম ইয়ানদবী রাহেমাহুল্লার একটা পুরা পৃথিবী সারা জাগানো কিতাব আছে মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো যদি বিজয়টা মুসলিমদের থাকতো তাহলে পৃথিবীর চিত্র এটা হতো না ইউরোপের চিত্র এটা হতো না এশিয়ার চিত্র এটা হতো না আফ্রিকার চিত্র কি হতো না এটা হতো না অস্ট্রেলিয়ার চিত্র পৃথিবী এমন জাহান্নাম হয়ে থাকতো না গুটি কতেক মানুষের হাতে সব সম্পদ পুঞ্জীবিত হয়ে থাকতো না মানবতা এইভাবে নিষ্পেষিত হইতো না এবং তাদের এই জুলুমের অনুভূতিও তাদের নাই ভাবে তাদেরকে গোলাম বানিয়ে ফেলা হয়েছে সারা পৃথিবীর এই নিরানব্বই ভাগ সম্পদ ভোগ করে এক পার্সেন্ট মানুষ আর এক ভাগ সম্পদ ভোগ করে নিরানব্বই ভাগ পার্সেন্ট মানুষ এটা আমি কম বললাম আরো কম মানুষে ভোগ করে আরো বেশি সম্পদ সারা পৃথিবীর নিরানব্বই ভাগ সম্পদ ভোগ করে কয়জন মানুষে একজন মানুষ আর এক ভাগ সম্পদ ভোগ করে একশো ভাগের এই নিরানব্বই ভাগ মানুষ এইভাবে তারা এটা তো আমি একটা ইয়া বললাম বড় আরো কম মানুষে আরো বেশি সম্পদটা ভোগ করতেছে বাস্তবতা হলো এটা এইভাবে তারা পৃথিবীটাকে নিজেদের কিয়ের ভিতরে বা ইবলিসি থাবার ভিতরে ভরে নিয়েছে এই নিরানব্বই পার্সেন্ট মানুষগুলির কি অধিকার নাই আল্লাহর নিয়ামত ভোগ করার হেদায়তের আলো পাওয়ার এটা কার দ্বারা হবে মুখরিজাতলিন নাস এই উম্মতে মোহাম্মদীকেই এই কাজটার জন্য আল্লাহ তালা কি করেছেন সৃষ্টি করেছে বের করেছে তোমাকেই করতে হবে মানুষদের এই উপকারটা আল্লাহ এখন যাদের মিশন হবে এটা যে পুরা পৃথিবীকে কি করবে সে পরিবর্তন করবে বদল করে দিবে তার নিজের কার্যক্রম নিজের পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে কেমন হবে কেমন হবে অবিল ইহসানা মা বাবার সাথে তুমি কি করবে সদাচরণ করবে শুধু মা বাপ পর্যন্ত আল্লাহ তালা এটাকে সীমিত রাখেনি অবিদিল করবা কার সাথে নিজের নিকটাত্মীয়দের সাথেও সদাচরণ করো তাহলে কাফেরদের সাথে শত্রুতা তার সাথে আন্তরিক মহব্বত রাখা যাবে না যেহেতু সে ইমানদার না কিন্তু সদাচরণ করা যাবে না যাবে না এবং সে যেন ইমানের দিকে আসে এই জন্য তার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে রাসুল সাল্লাহাম কি ভালো ব্যবহার করেছিলেন না খারাপ ব্যবহার করেছিলেন কাফেরকে কাফের থাকা অবস্থায় তাকে তিনশো উঠা দিয়া দেন নাই দেন নাই আবু সুফিয়ানকে রাসুল ইসলাম সর্দার হিসেবে ঘোষণা দেন নাই তার একটা মর্যাদা রক্ষা করেন নাই এইগুলো কেন করেছেন এমনকি রাসুল ইসলাম দিন বুঝেন নাই ওয়ালাল বারা বুঝেন নাই কিছু কিছু লোক আল্লাহ আল বারা কিতাবটা যে লিখেছেন না মিল্লাত ইব্রাহিম লিখেছেন কে আসেম আল মাকদিসি কে লিখেছেন কিছু লোক আসিম আল মাকদিসির ব্যাপারে বলেছে যে ওনার কিতাবটা ওনার আবার পড়া উচিত মানে তারা ওয়ালাল বারা এমন বোঝা বুঝেছে বুঝেছে মুসান্নিফ যিনি লিখেছেন তিনাকে তার উপদেশ দিচ্ছেন যে আপনার এটা কি করা উচিত আবার পড়া উচিত তিনার কিতাব থেকে ওলাল বারা শিখে তারা এই পরিমাণ কি হয়েছে শিক্ষিত হয়েছে আয়েসের অনেকে ওনাকে এই কথা বলেছি এই প্রান্তিকতাটা এই সংকীর্ণতাটা এটা আমাদের মধ্যে ব্যাপক আমরা একদিকে শুধু ছুটতে থাকি কিন্তু সব দিকটা কি করি না দেখি না এবং রাসুল সাল্লাহ এবং সাহাবাহিক রামের প্রায়োগিক অবস্থা এই ক্ষেত্রে কি ছিল এটার দিকে খেয়াল করার আমরা প্রয়োজন মনে করি না আমি মনে করি যে আমি এলএম পেয়ে গেছি কোন বড় ইয়ার একটা মাকুলা আছে ইজুদ্দিন ইবনে আব্দুল সালাম না শাফি রহমুল্লাহ কার জানি যে এলিম যখন মানুষ অল্প পায় অহংকারী হয়ে যায় যখন দ্বিতীয় স্তরে উঠে বিনয়ী হয় যখন তৃতীয় স্তরে পৌঁছে সে তার মূর্খতার অনুভূতি তার হয় সে যে মূর্খ জানে না এই অনুভূতিটা তার হয় যে পরিমাণ এলেম বৃদ্ধি পেতে থাকে তার মূর্খতার অনুভূতি কি হতে থাকে বাড়তে থাকে আমি তো আসলেই কিছু জানি না সূর্য থেকে নয় কোটি তিরিশ লাখ মাইল দূরে মনে হয় যে আমি সূর্যের চেয়ে বড় যত নিকটবর্তী হবো মনে হবো যে সূর্য আমার চেয়ে অনেক বড় যত নিকটবর্তী হবো তখন তার বরত্বটা আর আমার ক্ষুদ্রতাটা তত বেশি প্রকট হবে তো এলিম যে পরিমাণ মানুষের মধ্যে বেশি আসে সেই পরিমাণ মানুষের নিজের অজ্ঞতার বোঝটা কি হয় পরিষ্কার সেই অবস্থা আসা ছাড়াই আমরা মানুষের পরিচালনা শুরু করে দিই সমস্যাটা বাজায় এখানে এই লোক যখন নেতা হয় এই লোক যখন পরিচালক হয় এই যুগ যখন এই লোক যখন স্ট্র্যাটেজি নির্ধারণকারী হয় তখনই বেজাল বাজায় অথচ আলহামদুলিল্লাহ এই মাঠে যারা বিচরণ করতেছেন পঞ্চাশ বছরের বাস্তব মাঠের অভিজ্ঞতা দিনী অভিজ্ঞতা সব মিলে তারা নির্দেশনাগুলো কি করতেছেন দিচ্ছে সেগুলোকে আমরা গুরুত্ব না দিয়া আমি দুই দিন হয়েছে এসেছি এখানে আমি কি হয়ে গেছি আল হাই সাল্লাহমাইনে ইন্তাজার আল ওয়াহিয়া জুলা দুই দিন নামাজ পড়ে তৃতীয় দিন অভির অপেক্ষা করা শুরু করে দিয়েছে তো আমি মকামাতের কোন স্তরে পৌঁছে গেছি দুই দিন যাবত নামাজ পড়তেছি আল্লাহর সাথে কথা বলতেছি এখন তো আমার কাছে কি অফিস আমাদের আসলে বাস্তব ইমান হাস্যকর অবস্থা হয়ে যায় আমাদের এই পথে এসে অল্প কিছু আমরা ইয়া করি হ্যাঁ প্রত্যেকে কি করতে হবে না সব ঘেটে ঘটে সব কিছু পরে কি করতে হবে না নিজ রাস্তা নির্ধারণ করতে হবে না সবাইকে আল্লাহ তালা সে যোগ্যতাও দেন নাই আর সেইটার প্রয়োজনও নেই কিছু মানুষ কুরবানি দিয়ে ওই অবস্থাটাই কি করবে পৌঁছবে নেতা কি একশো মানুষের মধ্যে নেতা কি পঁচানব্বই জন হয় আর পাঁচজন হয় কি প্রজা একশো জন পরিচালনার জন্য নেতা হয় কয়জন একজন আর নিরানব্বই জন তার কথা মানলেই হয় এটাই স্বাভাবিক নিয়ম এক লক্ষের জন্য নেতা হয় কয়জন একজন বা তার সাথে আরো কিছু সহযোগী হয় কিন্তু বেশিরভাগই তো পরিচালিত হয় প্রত্যেকের কি একে সব কিছু জানতে হবে সব বিষয় বুঝতে হবে কিন্তু যে একজন নেতৃত্ব দিবে সে সবটা বুঝতে হবে আর এই ধরনের যোগ্যতা আল্লাহ তালা খুব বেশি মানুষের মধ্যে দেয় না কম সংখ্যার মধ্যে দেবে কম সংখ্যক ওই যোগ্যতা সম্পন্ন মানুষ যদি যথাযথভাবে অগ্রসর বাকি সবার জন্য এটা কি যথেষ্ট একটা উদাহরণ দেওয়া হয় যে এক হাজার শ্রীগালের উপরে যদি একটা সিংহ নেতৃত্বে থাকে তাহলে এক হাজার সিংহের শক্তি তাদের দ্বারা প্রকাশ পাবে আর এক হাজার সিংহের উপর যদি একটা শ্রীগাল নেতৃত্বে থাকে তাহলে এটার দ্বারা এক হাজার শ্রীগালের শক্তি প্রকাশ পাবে নেতৃত্বে ওই অভিজ্ঞ ওই ধরনের ব্যক্তিত্ব থাকলে বাকিরাও কি আপনি ইঞ্জিন যেই স্পিডে যাবে ডাব্বাগুলি কোন স্পিডে যাবে সেই স্পিডেই যাবে না তাদের নিজস্ব কোনো শক্তি নাই দেখে তারা পিছনে পড়ে যাবে ওর সাথে সাথেই যেতে থাকবে আপনার প্রত্যেকের মধ্যে আবার ইঞ্জিন লাগাবেন প্রত্যেকটা ডাব্বার মধ্যে ওদের মধ্যে শুধু ইঞ্জিনের সাথে যাওয়ার চাক্কা থাকলেই হবে শুধু আনুগত্যটা থাকলেই হবে তাক এই চাক্কাটা যাওয়া তার সাথে সঙ্গ দেওয়ার চাক্কাটা আর যদি নিজের চাক্কা না থাকে তাহলে শেষরায় শেষ বড় আনুগত্যটা থাকলেই হবে তার নিজের সব বুঝতে হবে না বুঝতে হবে আমরা সবাই কি হয়ে যায় সবাই সব বুঝতে চাই মানতে চাই না এটা একটা বড় রূপ আল্লাহ তাহলে এই বিষয়টার মধ্যে আমাদের ব্যালেন্স আনতে হবে যে আল্লাহর শত্রুদের সাথে শত্রুতাও রাখবো আল্লাহর বন্ধুত্বের সাথে বন্ধুদের সাথে আমার কী থাকবে বন্ধুত্ব এটা ভিন্ন একটা টপিক ইনশাল্লাহ তারপরে প্রাসঙ্গিক এটা শুধু যেন আমাদের ব্যালেন্সটা আসে কিছুটা আলোচনা করে দেওয়া হলো যে সাহাবাই কালাম এবং রাসুল সাল্লাহ এই ক্ষেত্রে আমাদের জন্য কি আছে যথেষ্ট নমুনা আছে আবু তালেব রাসুল সাল্লাহ ইসলামের কী ছিলেন চাচা ছিলেন কিন্তু রাসুল আসলাম দুনিয়াবি সদাচরণ তার সাথে লেনদেন ওঠা বসা মহব্বত সবটাই কি রেখেছেন ঠিক রেখেছেন কিন্তু ওই আল্লাহর জন্য যে ভালোবাসা আল্লাহর জন্য যে শত্রুতা এটা এখানে ছিল না ছিল না রসুল আসলামের এটা আমরা পার্থক্য করতে পারি না আরেকটা উদাহরণ দিই একজন মানুষ তার স্ত্রীকেও ভালোবাসে তার মাকেও ভালোবাসে তার মেয়েকেও ভালোবাসে এই তিনটার মধ্যে কি ভালোবাসার কারণে কোনো ই আছে এই ভালোবাসাগুলির মধ্যে কোনো বৈপরীত্য আছে একটার কারণে একটার মধ্যে ত্রুটি হওয়ার কোনো অপরিহার্যতা আছে আমরা বানিয়ে ফেলি অনেক সময় একটার কারণে আরেকটাকে প্রতিপক্ষ বানিয়ে ফেলি কিন্তু আসলে কি ভিন্ন না এখানে ক্ষেত্রটা মায়ের ভালোবাসা ভিন্ন স্ত্রী ভালোবাসা কি ভিন্ন সন্তানের ভালোবাসা কি দিক ভিন্ন না একই ধরনের সব ভিন্ন তো এখন কি এই জন্য বলবে যে স্ত্রী তোমার মাকে ভালোবাসো আমাকে ভালোবাসো না তোমার ভালোবাসা এক ধরনের আর মায়ের ভালোবাসা শ্রদ্ধা সেটা কি হ্যাঁ, ভিন্ন ধরনের আল্লাহকে ভালোবাসা আল্লাহ শত্রুদের সাথে শত্রুতা রাখা এটা ফরজ ইমানের অংশ সদাচরণ এটার কিনা দুনিয়াবি সদাচরণ এটা কিনা পরিপন্থী না যখন আল্লাহর দিনের উপর সেই সম্পর্কটাকে কিনা দেওয়া হবে প্রাধান্য না দেওয়া হবে এবং আল্লাহর দিনের উপর সম্পর্ককে যদি প্রাধান্য দেওয়া হয় তখন সেটার স্তর কোথায় চলে যায় এটা একটু বলে দিই মা বাপের যেই মা বাপের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে এবাদত করো কার আল্লাহর এবং মা বাপের সাথে সদাচরণ করো আল্লাহর এবাদতের সাথে সংযুক্ত করে মা বাপের সদাচরণটাকে আল্লাপাক নির্দেশ করেছেন সেই মা বাপের সাথে সদাচরণ করতে গিয়ে যদি আল্লাহর পথে জেহাদ থেকে ফিরিয়ে থাকতে হয় তাহলে আল্লাহ তালা কি বলেছেন এই ধরনের ফাসেককে আমি হেদায়ত দেব না এটা আবার হারাম করে দিয়েছেন মানে মা বাপের সাথে সদাচরণ তার পর্যায়টা যদি এই পর্যন্ত গড়ায় যে সে আল্লাহর পথ থেকে আল্লাহর পথে জেহাদ থেকে কি করতেছে বিরত থাকতেছে কাফের মা বাবের সেবা করতে গিয়া না বরং আল্লাহ মা বাপের সেবা করতে গিয়া ফরজ জেহাদ থেকে সে কি করতেছে বিরত থাকতেছে তাহলে এটা তার জন্য কি হবে শুধু হারামই হবে না আল্লাহ তালা বলতেছেন যে এমন ফাসেককে আমি কি দিব না হেদায়ত দেব না যেখানে আল্লাহ বলতেছেন নবিল ওয়ালিদাইনি ইহসানা সেখানে তিনি বলতেছেন ইনকানা আবা হুকুম এরপরে শেষে কি বলেছেন যে জেহাদের চেয়ে যদি বাপের সেবাটা তোমার কাছে কি হয়ে যায় বেশি হয়ে যায় জাহাজ থেকে ফরজ জাহাজ থেকে যদি সেটা তোমাকে কি করে ফিরিয়ে রাখে তাহলে এই ফাঁসে আল্লাহ হেদায়ত দেন না ধ্বংসের আজাবের অপেক্ষায় তুমি থাকো সবটা মিলাইতে হবে না না একদিকে দৌড় দিলে হবে ওয়াবিদিল করবা এখন আমাদের কার্যক্রমটা আসলে কিসের জন্য আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে কি করার জন্য মিলিয়ে দেওয়ার জন্য জুড়িয়ে দেওয়ার জন্য এই জুড়িয়ে দেওয়ার আমাদের কাইফিয়তটা হবে যে তাদের জন্য একটা ধরন সে কুফুরিতে আছে কিন্তু তার জন্য একটা কি থাকবে কুফুরির থেকে মুক্ত করার একটা অস্থিরতা আমার ভিতরে থাকবে আমার সন্তান যদি আগুনে পড়ে যেতে চায় পড়ে যেতে শুরু করে তখন তাকে বাঁচানোর জন্য আমার অস্থিরতাটা কেমন থাকবে আল্লাহর বান্দা তারা আগুনে পড়ে যাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য এই একটা অস্থিরতা আমার থাকতে হবে আমি তার সাথে আগুনের দিকে যাব না তার অপকর্মে শরিক হব না কিন্তু তাকে বাঁচানোর একটা কি করতে হবে চেষ্টা করতে হবে রাসুল সালাম বলতেছেন কি যে আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হলো যে আমি দেখতে পাচ্ছি যে তোমরা এই পতঙ্গগুলোর মতো ফরিংগুলোর মতো আগুনের মধ্যে কি করতেছ ঝাঁপিয়ে পড়তেছ আর আমি তোমাদেরকে এই আগুন থেকে ফিরানোর জন্য কি করতেছি চেষ্টা করতেছি আমার সব কিছু দিয়ে কিন্তু আমাকে তোমরা ডিঙ্গিয়ে ঝাঁপায় পড়তেছ গিয়ে আমি পারতেছি না দুই হাত দিয়ে তোমাদেরকে কি করতে আটকে রাখতে ফিরাতে এই একটা অস্থিরতা নিজেদের ভিতর থাকে যদি তাদের প্রতি আমাদের দরদ থাকতো তাহলে এইভাবে আমরা কাট কাট সবকিছু কি করে দিতে পারতাম না কেটে দিতে পারতাম না ভলাল ভাড়ার নির্দেশ কার আল্লাহরই কিন্তু এটার প্রয়োগটা কি হবে এইভাবে হবে যে দরদের সাথে আমার হবে কাটবো এমনকি একটা কাফেরকে কাটবো একটা ফুরা আমি কেটে নিব ক্যান্সারের একটা কুশ আমি কেটে নিব শুধু এই অংশটা রাখলে ক্ষতি শরীর এই জন্য শুধু এটাকে তাকে উপকৃত করার জন্য আমি কি করতেছি এই অংশটা কেটে ফেলতেছি একেবারে যুদ্ধের ময়দানেও একটা কাফেরকে আমি কি করতেছি হত্যা করতেছি সেখানে বিশ্বাসঘাতকতা করা যাবে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা যেটা সেটা করা যাবে না কোনো ক্ষেত্রেই তাহলে এটা একটু আপনার মাথার মধ্যে প্রশ্ন এসে গেছে যে এটা কি বললেন যুদ্ধ তো ধোকার নাম ধোকা মানে কৌশল প্রতারণা সেটা ভিন্ন জিনিস কিন্তু বিশ্বাসঘাতকতা এটা ভিন্ন এটা দুশ্চরিত্রতা আপনি কৌশল অবলম্বন করতে পারেন যেই কোনো সূক্ষ্ম কৌশল তাকে প্রতারণায় ফেলে দিতে পারেন ধোকায় ফেলে দিতে পারেন এটা যুদ্ধের মূল বিষয় হলো এটা আপনি দেখাবেন একটা বাস্তবে কাজ করতেছেন কি আরেকটা সেটা যুদ্ধের কি কৌশল কৌশল কিন্তু বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতার নমুনাটা বলি মহাবিয়া আল্লাহ তালানহু আর রুমের বাদশার সাথে চুক্তি হয়েছে যে এতদিন পর্যন্ত আমরা যুদ্ধ থেকে কি থাকবো বিরত থাকবো কেউ কারোর বিরুদ্ধে আক্রমণ করবো না তো এখন মহাবীর রদুল্লাহ তালন তো বুদ্ধিমান অনেক দা হিয়াতুল আরব বলা হয় আরবের বড় রাজনীতিবিদ মহাবিরদুল্লাহ ওরা আরবের কি বড় মাথা ওনারা আসলে মাথা ছিলেন এমন উনি কি করছেন একেবারে রুমের সীমান্তে সৈন্যবাহিনী জমা করেছে যুদ্ধ আক্রমণ করেন নাই সৈন্যবাহিনী জমা করে এরপরে যেই দিন যুদ্ধের যুদ্ধ বন্ধের কি মেয়াদ শেষ হয়েছে এর পরের দিনই কি করে দিয়েছেন আক্রমণ করে দিয়েছেন আক্রমণ করে দিয়ে রোমিওদের বিশাল অঞ্চল দখল করে নিয়েছে চুক্তি তো কি করেন নাই ভঙ্গ করেন নাই সময়ের পরে গিয়ে কি করলেন কারণ এতদিনই তো যুদ্ধ বন্ধের কি ছিল চুক্তি ছিল আমরেবনে আম্বাসা রাজিয়াল্লাহ তার অনেক সাহাবি উনি পিছনে দিয়ে ওই সৈন্যবাহিনীর পিছনে দিয়ে চিৎকার দিয়ে ডাকতেছেন ওয়াফা উল্লাহ গাদারুন ওয়াফা উনলা গাদারুন যে গাদ্দারি বিশ্বাসঘাতকতা এর অবকাশ নাই কথা রক্ষা করতে হবে পরে মহাবিরাদুল্লাহকে বললেন যে এটা গাদ্দারি হয়ে গেছে আপনি প্রস্তুতি নিয়ে এইভাবে তার ইয়ার সাথে এটাও তো চুক্তির ভিতরে পড়ে ইয়ে পড়ে এর অর্থ হইল যে আপনি যুদ্ধ করবেন পরবর্তী এখন সময় শেষ হলেও প্রস্তুতি নেবেন আপনিও তারাও এরপর আক্রমণটা হবে স্বাভাবিক এটাই এটা তো আপনি চুক্তি যে আপনি তার সাথে যুদ্ধ বন্ধ এখন তার সীমান্তের মধ্যে সৈন্য সামন্ত জমা করা তার সীমান্তে এনে প্রস্তুত সম্পূর্ণ হয়ে থাকা এটা একটা চুক্তির বিপরীত বিষয় স্বাভাবিকভাবে প্রত্যেকে প্রত্যেকে তিনি নিরাপত্তাটা অনুভব করে চুক্তির মাধ্যমে আপনি নিরাপত্তাটা ভঙ্গ করে দিলেন তা তাদের আচ্ছা। আক্রমণ করে নাই কিন্তু আক্রমণটা তো প্রস্তুত হয়েছিল সেই সময় তো যুক্তি থাকা অবস্থায় তো আক্রমণের জন্য আপনি প্রস্তুতি নিয়ে আপনি ইয়া আক্রমণ উন্মুখ হয়ে আছেন এখন এটা সেই সময়ের যুদ্ধের যে বাস্তবতাটা ছিল এখন কিন্তু এগুলি হচ্ছে কৌশলের অন্তর্ভুক্ত এখন কৌশল তারা এই ধরনের অবলম্বন করে ব্যাপকভাবে এটা যদি তাদের দ্বারা হয় তাহলে আমাদের দ্বারা এইগুলি কি হবে অবলম্বন এই জন্য আপনাদের কাছে প্রশ্ন কিন্তু সেই সময় সাদামাটা কি ছিল মুখোমুখি কি হতো যুদ্ধ হইতো লড়াই হতো ওই ধরনের গোপন তৎপরতার এত বেশি কি ছিল না অবকাশ ছিল না তো প্রত্যেকের তৎপরতার ব্যাপারে প্রত্যেকে চুক্তিটা হয় কি আসলে নিরাপত্তার জন্য না এই নিরাপত্তাটা বিঘ্নতা সেই সামাজিকতার মধ্যে এটা নিরাপত্তার একটা কি ছিল বিঘ্নতা ছিল বর্তমান পৃথিবীর পরিস্থিতিতে যুদ্ধ কৌশল হিসাবে এটা হয়তো কি না প্রযোজ্য না প্রযোজ্য না বিশ্বাসঘাতকতা হিসাবে কিন্তু সেই সময়ের স্বাভাবিক সামাজিকতা হিসাবে এটা কি হিসেবে গণ্য ছিল এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য ছিল ওই সময় তো একদিন দুই দিন যুদ্ধ হইতো এখনের যুদ্ধগুলি তো হয় এখন তো যুদ্ধের কোন ডেট নেই হইতেই থাকে হতেই থাকে হতেই থাকে এই সমস্ত বিষয়গুলি রীতিনীতিগুলি অনেকটা সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী হয়ে থাকে প্রচলিত যে একটা নিয়ম আছে এটা কি হয় চুক্তির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে এগুলো কি হয় প্রযোজ্য হয় মহামালা এটা একটা মহামালা মহামালার ক্ষেত্রে সমাজের প্রচলিত প্রচলিত নিয়মগুলো কি হয় শর্ত হিসাবে ধরা হয় ওখানে প্রচলিত নিয়ম হইল এটা যে এই ধরনের করবে না যেহেতু এটা কারো এই এই সংস্কৃতির এবং এই ধরনের রীতির চর্চা সে সমাজে কি ছিল না এই জন্য স্বাভাবিক সামাজিক রীতিনীতির পরিপন্থী হওয়ার কারণে এটাকে বিশ্বাসঘাতকতা ধরা হয়েছে কিন্তু বর্তমান যুদ্ধের খেলা যুদ্ধের পরিস্থিতি সারা পৃথিবীর শত্রুদের এবং শত্রু শত্রুর আচরণের ক্ষেত্রে এইগুলি অ্যাভেলেবল এইগুলো আসলে এই কৌশলগুলো সামাজিক পরিবর্তনের কারণে এটির কি আসে পরিবর্তন আসে বুঝাচ্ছে বিষয়টা এটা সেই সামাজিকতার ক্ষেত্রে এটা কি ছিল একটা বিশ্বাসঘাতকতা ছিল মহাবিরাদ্দান কি করছে শুধু এত কৌশল করে এত বুদ্ধি করে তিনি এত বিশাল এলাকা জয় করলেন তারপরে শুধু আমরিবনে আম্বাসার এই হাদিসের কারণে তিনি কি করছেন তিনি যেহেতু বলছেন যে এটা বিশ্বাসঘাতকতা তিনি সব এলাকা আমার তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছেন ছেড়ে দিয়েছেন যুদ্ধ এক সময় সাহাবাই কালাম সিরিয়ার একটা অঞ্চল দখল করেছিলেন হেমস না কোন একটা এলাকা যেন প্রায় দুইশো তিনশো কিলোমিটার এলাকা কি করেছেন ওনারা কাফেরদের ভিতরে প্রবেশ করে গেছে দুইশো কিলোমিটার যদি কাফেরদের রাষ্ট্রের ভিতরে চলে যায় এটা কী পরিমাণ বিশাল অঞ্চল ওনারা দখল করছে দখল করে ওদের থেকে জিজিয়া নিয়ে নিছে তো কোনো কারণে সেনাবাহিনী ওখান থেকে সরাই নিতে হয়েছে সেনাবাহিনী ওখান থেকে সরাই অন্যখানে নিয়ে যেতে হয়েছে তো সেনাবাহিনী সরাই নেওয়া অর্থ এখন আর তোমাদেরকে আমরা কি দিতে পারবো না নিরাপত্তা দিতে পারবো তাদের জিজিয়াগুলো আবার ফিরিয়ে দেওয়া গেছে জানিয়েছিলাম তোমাদের জিজিয়া বিজিত অঞ্চলের কাফেরদের থেকে কি নিছি জিজিয়া নিছে হ্যাঁ। তাদের নিরাপত্তার মুসলমানের গুলো কথাগুলি তো আসলে শুধু মুখের কথা না এমনকি এটা চিন্তা করা যায় যে বিজিত যোদ্ধারা যুদ্ধে জয় করেছে কোনো একটা অঞ্চল সেখানের সীমিত পর্যায়ের একটা কর তাদের থেকে কি করেছে গ্রহণ করেছে সেটা আবার ফেরত দিয়ে যাবে ওদেরকে না মুসলিমের কি করেছে যখন আমরা বিজয় ছেড়ে দিয়ে চলে যাচ্ছি তোমাদেরকে নিরাপত্তা এখন আর দিতে পারবো না আমরা তোমাদের সম্পদ তোমাদেরকে ফেরত দিয়ে গেলাম কত মাথা পিছু কারোর থেকে একদিন আর কারোর থেকে দুই দিন আর কারোর থেকে কিনা হয়েছে তিন দিনের নেওয়া হয়েছে বাৎসরিক হারে ধনীরার থেকে তিন দিন আর স্বাভাবিক মধ্যবিত্তদের থেকে দুই দিন আর আর ফকির মিসকিন ওগুলোর থেকে তো নেওয়া হয় না বৃদ্ধ ফকির ওদের থেকে তো কিনা হয় না জিজিয়া নেওয়া হয় না সম্পদ শ্রেণীদের মধ্যেই তিনটা শ্রেণী করে এই তিন ধরনের জিজিয়া নেওয়া হয় এগুলো ফেরত দিয়ে গেছে তারা এর এই মুসলিমদের এই আচরণ দেখে অভিভূত হয়ে গেছে আসলে তো এরা শুধু মৌখিক ইনসাফ না বাস্তবে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল মুসলমানদের এমনি সৌর্য বীর্য তারা গোলাম বান্দি বানায় এই ধরনের হত্যা করে যুদ্ধের মধ্যে এই জিনিসগুলি দিয়ে কাফেররা প্রভাকাণ্ডা চালায় অপপ্রচার করে অন্যান্যদেরকে ভিতর সন্ত্রস্ত করে রাখে কিন্তু বাস্তবে যখন মুসলিমরা কোনো এলাকা বিজয় করেছে আর সেখানে নিজেদের সহনশীলতা নম্রতা ভদ্রতা আচরণ এইগুলো প্রকাশ করেছে তখন তো দলে দলে মানুষ ইসলামের ভিতরে এমনি এসেছে ইসলামের রীতি এটাই তো রাজা নাসরুল্লাহ ওয়াল ফাতহা যখন মুসলমানদের হাতে বিজয় আসবে ওরা ইতান্না সায়াদ হলুনা দলে দলে মানুষ কি করবে ইসলাম গ্রহণ করবে তাদেরকে জোর করে ইসলাম গ্রহণ করানো হবে না নিজেরা নিজেরা আসবে এখন বিজয়ের পরে যদি আমাদের নম্রতা ভদ্রতা আচরণ এত উন্নত হয় যার কারণে মানুষগুলি দলে দলে ইসলামের ভিতরে আসবে এখন বিজয়ের পথে আমরা এখন চলমান এখন আমাদের কাছে সেই শক্তিটা আসে নাই এখন আমাদের কাছে লোকেরা কি এই আচরণগুলো প্রাপ্য না পাওনা না এখন পাওনা না কিন্তু আমরা এখন এই আচরণগুলো অমুসলিমদের সাথে করবো তো দূরের কথা মুসলিম আমার ভিন্ন দলের ভাইয়ের সাথেই করতে রাজি না আমার মন মানসিকতার সাথে তার মিলে না সে মুসলিম হলেও তার সাথে এই আচরণ করতে রাজি না আমরা রাজি আমাদের তাহলে আমাদের হাতে বিজয়টা আসবে কিভাবে কশিনকালও আমরা যেই তরিকা ধরে রেখেছি এতদিন ওই মানসিকতা ওই তরিকায় আমরা সফল কাম হতে পারবো না দুনিয়ার মধ্যে এটা দিনের মান হাজনা দুনিয়ার মধ্যে হতে পারবো না আখের হাতে আল্লাহর কাছে কতটুকু পাবো এখলাসের শুধু এখলাসের কারণে আল্লাহর কাছে কি পাওয়া যাবে না পুরস্কার পাওয়া যাবে না যদি তরিকা কিনা হয় সহি না হয় শুধু এখলাস থাকা যথেষ্ট না তরিকা কিনা করে সহি না করে রাসুল সাল্লাম এবং সাহাবা তরিকায় যদি আমি এখলাসটাকে ব্যবহার করি তাহলে সেই এখলাস কি লাগবে কাজে লাগবে আর যদি ওনাদের তরিকাকে আত্মস্থ না করে আমার মন মতো তরিকায় এখলাস নিয়েই কাজ করি আশা করতে পারি না যে আমি একটা কিছু পাবো আল্লাহ তালা মকবল রেখেছেন রাসুল সাল্লাহামের তরিকার মধ্যে সেই তরিকা যদি কেহ গ্রহণ করে তখন সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে রাসুলের তরিকা গ্রহণ না করলে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের জন্য সেই অবস্থাটা কি প্রযোজ্য না আমাদের আচরণটা কেমন হবে অন্য মুসলিমদের সাথে যে বুঝে বা না বুঝে তাদের সাথে আচরণটা কেমন হবে শত্রুতার শত্রু তো যে শত্রু তার সাথে শত্রুতার এই কোটি কোটি জনতা এদেরকে আমরা শত্রু বানিয়ে তাহলে আমরা উম্মতকে যদি আমাদের শত্রু বানাই তাহলে কার জন্য আমি কাজ করতেছি কাজ করতেছি কার জন্য উম্মতের জন্য সিউম্মতই তো আমার শত্রু আমি শত্রু বানিয়ে রেখেছি আমিও শত্রু জানি এদেরকে এদের জন্য আমার কোনো দরদ নাই তাহলে আসলে বাস্তবে আমার দ্বারা সেইভাবে কাজ হবে আমার এই জন্য এই শিক্ষাটা আমাদের নিতে হবে যে আমরা এদের জন্য আমার নিজের বাঁচার জন্য আল্লাহর হুকুম পালনের জন্য আমার দায়িত্ব আদায়ের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এবং এদের উদ্ধারের জন্য আমি কি করতেছি কাজ করতেছি এটা আল্লাহ তালার দিনের এর লাগে মুস্তাদা ফোকার আমাদের সাহায্য পাওয়ানের কিনা উপযুক্ত না এদের মধ্যে অনেক স্বার্থবাজ আছে এদের মধ্যে অনেক ধরনের খারাপ মানুষ আছে এই সমস্ত কথা আছে কোনো আল্লাহর কিতাবের মধ্যে এমন শর্ত আমরা আল্লাহর কিতাবের মধ্যে আরোপ করতেছি যে শর্তগুলো আল্লাহ নিজে মুস্তাদ আফ একজন হলে উসমান রাজি আল্লাহ তালানোর দাম কি রাসুলামের চেয়ে বেশি তাহলে উসমান রাজি আল্লাহ তালানোর জন্য রাসুল সালাম জীবন দিতে কি হয়ে গেলেন প্রস্তুত হয়ে গেলেন আমরা একজন গুণাগারের জন্য জীবন দিতে কিনা প্রস্তুত না যে সে গুণাগার তাহলে আমার মধ্যে আর গুণাগারের মধ্যে যেই দূরত্ব যেই পরিমাণ ফারাক উসমান রাজি আল্লাহ তালান মর্যাদা এবং রাসুল মর্যাদার মধ্যে ফারাকটা কি আরও বেশি না তারপর সেই রাসুল কিভাবে উসমান রাজি আল্লাহ তালার জন্য জীবন দিতে আসেন আমি পারি না একজন গুণাগার মুসলমানের জন্য জীবন দিতে এই বিষয়টা আমরা খেয়াল করি যে রাসুল সাল্লাহ ইসলামের মধ্যে আর ওসমান রাজিয়াল মধ্যে কোনো তুলনা হয় স্বাভাবিকভাবে সেই রাসুল যদি এত বড় মর্যাদার হইয়া ওসমান রাজিল্লাহর মতো তার চেয়ে এত নিজের মর্যাদার বিক্রির জন্য জীবন দিতে পারে আমরা কে এই কথা বলার যে ওই লোকগুলি নামাজ পড়ে না এই জন্য এদের সাহায্য করা আমাদের দরকার নাই আল্লাহ তো কোরআন বলছেন মুস্তাদ আফদের জন্য কি করতে হবে তোমার যুদ্ধ করতে হবে তোমার জীবন দিতে হবে কার জন্য মুস্তাদ আফদের জন্য পৃথিবীতে কি পরিমাণ মুস্তাদ আফ এখন এটাও একটা কি দিন মোসা আলি ইসাল্লাম বনি ইসরায়েলকে শুধু কি শিখিয়েছিলেন নামাজ কালামে শিখিয়েছিলেন না ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন তো ফেরাউনের কবল থেকে উদ্ধার করা এটা কেন করতে গিয়েছিলেন তিনি এখানে রেখেই তাদেরকে নামাজ কালাম পড়াইতেন এবাদতবন্দি করাইতেন জিকির তাজবি করাইতেন যখন আমাদের আল্লাহ আল্লাহ মোসা আল্লাহ ইসলামের শরীয়ত হয়েছে আমাদের পূর্বের শরীয়ত যখন পরিপূর্ণ হয় নাই আদা পরিপূর্ণ শরীয়তের মধ্যে এই বিধান ছিল যে বাহ্যিক তাদেরকে অন্যের কর্তৃত্ব থেকে আল্লাহ শত্রুর কর্তৃত্ব থেকে কি করো মুক্ত করো শুধু আবাদতবন্দিকে মধ্যে আটকায়া রেখে দিও না আর এখন আমাদের অবস্থাটা কি হয়ে পড়েছে যে আমরা সারা পৃথিবীর কাফের মুশ্রিকদের কর্তৃত্বের ভিতর থেকে আবাদতবন্দিকে বন্দিকে কিছু একটা আনুষ্ঠানিকতা নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে বসে আছি আসলে আংশিক কিছু আনুষ্ঠানিকতা এইগুলিও তো আসলে পরিপূর্ণ আবাদত না বাকি যেটাকে আমরা এবাদত মনে করি নামাজ কালাম জিকির তাজবি আল্লাহ এইগুলির আমরা কি নিয়ে সন্তুষ্ট হয়ে বসে আছি কিন্তু আমরা অধীনতা স্বীকার করে নিয়েছি কর্তৃত্ব স্বীকার করে নিয়েছি রববিয়ত স্বীকার করে নিয়েছি এক পর্যায়ে কাদের আল্লাহ শত্রু এদেরকে রব থাকতে দিয়েছি এর অধীনে থেকে আমরা কি হয়ে আছি আমাদের ব্যক্তিগত কাজকর্মগুলি নিয়ে আমরা পরিতৃপ্ত হয়ে বসে আছি এটা দিন নয় এটা কি নয় দিন না আল্লাহ তালার দিনকে বিজয়ী করার চেষ্টাবাদ দিয়ে এই পরাজিত পরিবেশের মধ্যে যেখানে গালবাই হলো কুফুরির বদ্দিনীর এই পরিবেশের মধ্যে থেকে আল্লাহর এবাদত বন্দিগি নফল জিকির তাসবি এই পরিবেশটাকে পরিবর্তনের চেষ্টা বাদ দিয়ে সেগুলির কোনো মূল্য নেই এই নফলের এই তাজবির এই জিকিরের কোনো কি নেই এবং আল্লাহর কাছেও মুক্তি পাবে না কাজে আসবে যদি তার অবমাননা না করা হবে তার অবমাননা হলো প্রকাশ্যে না ফরমানি হবে আর এটা বন্ধের ব্যবস্থা হবে না এখানে প্রকাশ্যে শুধু নাফরমানি না গুনার কাজ না বরং কুফুরি কাজগুলো কি গৌরবের সাথে শক্তির সাথে প্রতিষ্ঠিত হয়ে আছে বরং উল্টা দিনের কাজগুলো দিনের দাওয়াত সত্য কথা বলা জেহাদের দিকে আহ্বান করা এইগুলো কি হয়ে আছে অপরাধ হয়ে আছে বাল্য বিবাহ অপরাধ জিনা চুরি জিনা করা ভাগায় নিয়ে যাওয়া এগুলি কি নয় এই অবস্থায় আমাদের এই ব্যক্তিগত এবাদতবন্দিগুলো নিয়ে পরিতৃপ্ত হওয়া এই সমাজ ব্যবস্থাকে উল্টানোর চেষ্টার মধ্যে ত্রুটি করে এটা সম্পূর্ণ একটা হারাম জীবনযাপন করতেছি আমরা আল্লাহ আল্লাহ হবে তো দূরের কথা কারণ ফরজ তার আদায় নেই যার ফরজ আদায় নেই তার নফলের কোনো মূল্য আছে ফরজ আদায় নেই ফরজ ছুটেছে ফরজের অনুভূতিও নেই বরং গোদের উপর আবার কি ফোড়া কি হয়ে আছে কাফের মুর্শিকদের সাথে সঙ্গ দিয়ে রেখেছি এই চলমান যুদ্ধের মধ্যে সঙ্গটা কাদের সাথে কাফের মুর্শিকদের ওদের সহযোগিতা অথবা সমর্থন বা ওদের তোষামত করা তোষামত করা ওদের বিষয়টাকে গৌরবান্বিত করা তাদের মোকাবেলায় যারা চেষ্টায়রত দিনের জন্য এদের বিষয়টাকে তুচ্ছতাচ্ছিল্য করা এদের বিষয়টাকে ঘৃণিত বানানো এদের সহযোগিতা ছেড়ে দেওয়া এইগুলো আমাদেরকে আল্লাহ থেকে কতটুকু দূরে সরিয়ে দিচ্ছে অবিদিল করবা তাহলে আমাদের নিজেদের কার্য এখানে এটা আসলে আমাদের নিজেদের কার্যক্রমটা নির্ধারণের জন্য আমাদের এই আলোচনাটা তাহলে মাতা পিতার সাথে কি আমরা দিন বুঝেছি একেবারে আরও একেবারে পয়েন্টে এসে যাই আমি দিন বুঝেছি ওয়ালা অল বারা বুঝেছি আমার মা বাপ বুঝে নাই এখন এই মা বাপের সাথে কি করতে হবে আমার সম্পর্ক ছিন্ন করে দিয়ে সম্পূর্ণ পৃথক হয়ে যেতে হবে তার সাথে কোনো কি রাখা যাবে না সম্পর্কই রাখা যাবে না এটা শরীয়তের নির্দেশ না এটা কৌশল বিষয়গুলো না আবু তালেবের সাথে রাসুলাম কোনো সম্পর্ক রাখেন নাই সূক্ষ্ম বিষয়গুলো যেহেতু অনেকে বুঝতে চায় না এই জন্য মোটা উদাহরণগুলো দিতে হয় জি এটা কৌশল না এবং যারা তিলে তিলে তিলে তিলে তিলে তিলে নিজেদের জীবন যোগ্যতা এবং আল্লাহ তালার দেওয়া এই যে সমস্ত প্রতিভা ছিল এগুলোকে খরচ করে অভিজ্ঞতা অর্জন করেছেন বিগত অর্ধশত বছরে তাদেরও কি দিক নির্দেশনা এবং মানহাজের পরিপন্থী এই সমস্ত কাজগুলো এখন আমাদেরকে কাজ করতে হবে সমাজের ভিতরে থেকে আত্মীয় স্বজনের মধ্যে থেকে নিজেদের লোকদের মুসলিম জনসাধারণের মধ্যে থেকে তাদেরকে আপন করে তাদের সহযোগিতা নিয়ে আনজিল মানাজ প্রত্যেক ব্যক্তিকে তার আপন স্তরে রাখো যে যে স্তরে আছে তার থেকে সেই স্তরের ফায়দা তুমি কি করো নেওয়ার চেষ্টা করো অনর্থক শত্রু বানিও এমন কি যে সমস্ত শাসক শ্রেণী মোরতাদ শ্রেণী মান হাজিল যে এদের সাথেও আমরা কি করব না যুদ্ধে জড়াবো কারণ মূল শক্তিশালী কাফের যারা আছে তাদের কৌশলই হলো যে এদের সাথে আমাদেরকে যুদ্ধে অনিঃশেষ যুদ্ধে তাদের সাথে যুদ্ধ আমাদেরকে আসলে কি হবে না আমরা একটাকে মারবো ওরা আরেকটাকে বসাবে আরেকটাকে মারবো ওরা আরেকটাকে বসাবে এখন বাহ্যিকভাবে তো এইগুলি সব উন্মতে মোহাম্মদেরই কি সদস্য এরা এরাই মরতে থাকবে আর পিছনে দিয়ে ওদের শক্তি অটেট থাকবে ওদের গায়ে আঁচল লাগবে না আঁচল যাবে না এই জন্য তারাও চায় এই ধরনের একটা মানে কোনো দিন শেষ হবে না এমন একটা যুদ্ধের আবর্তে আমাদেরকে কী করতে জড়িয়ে ফেলতে তো এই জন্য বর্তমান পৃথিবীর অভিজ্ঞদের কৌশল হলো যে না আমরা এই খপ্পরে কী করবো না পড়ব না পা দিব না আমরা আমাদের দেশের এই শাসক শ্রেণী এগুলি চাই কি হোক মোরতাদ হোক চাই যে যে কিছুই হোক কিন্তু এদের সাথে যুদ্ধে কি হবো না জড়াবো না আমরা প্রথম সাপের মাথা কোনটা পরাশক্তি ওগুলোকে শেষ করব তারপরে এদের সাথে হিসাব নিকাশ আমাদের হবে তখন এদের সাথে তারা কয়জন লোক পাবে অল্প কিছু বিস্ফোরা সে সময় কেটে দিলে পুরো উন্মত কি হয়ে যাবে দেহ সুস্থ হয়ে যাবে আর এদেরকে মারতে থাকলে কয়জন মারবেন এদের আত্মীয় স্বজন আছে হাজারো হাজার আছে এই লোকগুলো না বুঝেই কি করতেছে বা পশ্চিমাদের এই ইয়ার কারণে অস্পষ্টতা তৈরি করে রাখার কারণে এদেরকে অমুসলিমও বুঝতেছে না শেষ হবে এটা যুদ্ধের পয়েন্ট থাকতে হয় আমার স্লোগান থাকতো এমন একটা জিনিস যেটা সবাই কি করে বুঝে এদের কুফরিটা সবাই বুঝে কতিলু আইম্মাতাল কুফরি কুফুরের নেতৃত্বকে কি করো হত্যা করো কতিলুল্লাদিনা ইয়ালুনা কুমিনাল কুফার নিকটবর্তী কাফেরদেরকে হত্যা করো অনেকে এর দ্বারা নিকটবর্তী কাফেররা সবসময় কি হবে অগ্রগণ্য হবে কৌশল হবে এটা অপরিহার্য না কিন্তু বর্তমানে পুরা পৃথিবীর বড় শক্তি যারা এরা নিজেদের শক্তিকে যেই কোনো স্থানে স্থানান্তর করতে এবং প্রয়োগ করতে মুহূর্তের ভিতরে কি সক্ষম এই জন্য নিকটবর্তী শক্তি কাদেরটাই এই বড় শক্তিরটাই পুরা পৃথিবীর বাস্তবতা এখন এমন হয়ে পড়েছে যে বড় শক্তি যারা তারাই হয়ে পড়েছে কী শক্তি নিকটবর্তী শক্তি কারণ তাদের শক্তিটা যে কোনো সময় যে কোনো জায়গায় কী করতে পারে স্থানান্তরিত করতে কিন্তু একটা সময় ছিল পৃথিবীর বাস্তবতাটা এমন যে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে শক্তি কী করতে করা যেত না স্থানান্তরিত করা যেত না আপনি যদি আপনার পার্শ্ববর্তীকে পরাজিত করে ফেলতে পারেন আপনি শক্তিশালী হয়ে যাবেন কিন্তু এখন কি হয় না এটা হয় না আপনি পার্শ্ববর্তীর সাথে লেগে যাবেন তো বড় শক্তি এসে আপনার উপর বোমা ফেলবে ও আপনার শত্রু বেঁচে যাবে আপনি শেষ হয়ে যাবেন আপনি কি হয়ে যাবেন শেষ হয়ে যাবেন তখন নিকটবর্তী কে হলো ও আপনাকে আক্রমণ করার আগে ওই উপরে থেকে আপনাকে হ্যাঁ, আক্রমণ করে সেটা আবার নিকটবর্তী তো ওর সাথে আপনি ও আপনার সাথে লাগার আগে আগে ও এসে আপনার ভগবানের শেষ করে দিছে নিকটে এই জন্য এই বাস্তবতা এটা উপলব্ধি করে সেই হিসাবেই যারা স্ট্র্যাটেজি নির্ধারণ করেছে সেই কৌশলে আমাদেরকে অগ্রসর হতে এই জন্য এদের সাথে এই জন্য মজা এদের কী করে না এদের সাথেও কী করে না এখন হ্যাঁ, লড়ায় না যে দেখেন ওনারা কি পারতো না ইয়া করতে মানে এর চেয়ে একটু বড় কিছু করে কি করতে পারতো না কাজটা সম্পাদন করতে পারতো না আমি ঘটনা বলি নাই আমরা তো বুঝতেছি কাজটা সম্পাদন করতে পারতো না কিন্তু ওনারা কি করেছেন যতটুকু না হলে নয় ততটুকু করেছেন এর চেয়ে বেশি ইচ্ছা করে ক্ষতি করেন নাই অথচ আর একটু বড় কি করতে পারতেন ক্ষতি করতে পারতেন না ইচ্ছা করে করেন এটা কত বড় কৌশল যে ওইটা করলে আসলে বাস্তবে ইয়াটা পরিবেশটা মানে আরো বেশি ইয়ে হয়ে যেত না শক্তির লেভেল জানা হয়ে যেত এবং ওদের ইয়া শত্রুতাটা কি হয়ে যেত এখন ওদের ওই বাহিনীর লোকগুলি ভুলের মধ্যে থাকুক আর যেমনি থাকুক কিন্তু এদের ভিতরের যে রাগটা খুবটা শত্রুতাটা ওইভাবে কি হবে না এখন প্রকাশ কিন্তু যদি কেউ নিহত হইতো তারপর ওরা নিজেদের নিজেদের দলীয় একটা ইয়া হিসেবে নিয়ে নিত আমাদের আমাদের জাতশত্রু কিন্তু এখন সে হিসেবে নেবে না বলবে যে ওরা ওদের কাজ উদ্ধারের জন্য যোদ্ধার পার্সে উদ্ধার করছে এটা তো করবে সবাই এটাই মেনে নিবে ওইভাবে শত্রু বানাবে না কেউ ব্যক্তিগত শত্রু কি করবে না বানিয়ে ফেলবে যাই হোক কথাটা এটা অস্পষ্ট রেখে দিলাম এটাই হলো আসলে কৌশল আমরা এই উম্মতকে কী করে নিতে হবে আপন করে নিতে হবে তাহলে আমরা কি করতে পারবো এই উম্মতের জন্য ফায়দার কিছু কাজ করতে পারবো ও বিদিল করবা এবং কাদের সাথে নিকট আত্মীয়দের সাথে আল্লাহ তালা আল্লাহর ইবাদত করা এবং শিরিক না করার এই শ্রেণীর অন্তর্ভুক্ত রাখতেছেন এই সদাচরণকে মা বাবের সাথে সদাচরণ যেহেতু মা বাবের একটা বিশেষ কি আছে সম্পর্ক আছে এই জন্য ভিন্নভাবে উল্লেখ করেছেন পরে কি উল্লেখ করেছেন আত্মীয়দের সাথে সদাচরণ আমাদের কিন্তু বাস্তবে আল্লাহ তালার এই স্পষ্ট করে বলে দেওয়া বিষয়টা বাস্তবে আমাদের জীবনে ফিট করতে হবে এই জিনিসগুলি আমি যদি উপকারী হতে চাই বিদিল করবা আত্মীয়দের সাথে সদাচরণের পরিমাপটা হাদিসে রাসুলসাল্লাম কি বলেছেন যে তারা তোমার সাথে অসদাচরণ করা সত্ত্বেও তুমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখো তুমি তাদের কাছে ঠকো তাহলে তোমাকে কি ধরা হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ধরা হবে সেই যেই সম্পর্কটা রক্ষা করার জন্য আমার আল্লাহ বিহি সালা যেটাকে রক্ষার জন্য আল্লাহ কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং যেটা তুমি করতে পারলে আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনে বরকত পাবে তোমার সম্পদে বরকত পাবে মান আল্লাহ ফি অমরহি ওয়ুবারক আল্লাহ ফি ফাল ইয়াসিল রাহিমাহু মালের মধ্যে বরকত জীবনের মধ্যে বৃদ্ধি জীবন লম্বা দীর্ঘ হোক এটা চাও তাহলে আত্মীয়তার সম্পর্ক কি রাখো ঠিক রাখো সম্পর্ক ঠিক রাখার অর্থ হইল তারা তোমার সাথে ভালো সম্পর্ক রাখে তুমি তাদের সাথে ভালো সম্পর্ক রাখতেছ এটা হলো বদলা এটা কোনো সম্পর্ক ঠিক রাখা নাই এটা তো যে কোনো লোকের সাথে সে ভালো সম্পর্ক রাখলে তুমি খারাপ সম্পর্ক করবা তার সাথে এটা তো একটা অমানবিকতা এটা স্বাভাবিক একটা মানবিকতা আত্মীয়তার অতিরিক্ত হক কোনটা আত্মীয়তার অতিরিক্ত হক হইল যে সে অসদাচরণ করলো তোমাকে ঠকালো তুমি তার সাথে সম্পর্ক কি রাখবা ঠিক রাখবা তুমি ঠকে যাবে তুমি কি করবে তার সামনে ঠকবে তুমি সুলানা অসুল করতে যাবে না আল্লাহর জন্য ছেড়ে দিবে তখন তোমাকে কে দিবেন এটা হলো আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা ভাই হোক মা হোক বাপ হোক স্ত্রী হোক স্বামী হোক সন্তান হোক সবার সাথে আত্মীয় বলতে যেগুলো আছে সবগুলোর সাথে নিজের ঠকে ঠকে কি হওয়া নিজে বোকা বনা নিজে ঠকা তর্কে হেরে যাওয়া আমরা তো তর্কে গেলে আমি কি করতে হবে আমি পয়সাও দিব তর্কেও হারবো এটা হয় না আমি যতটুকু অনুগ্রহ করেছি এটা তাকে বুঝিয়ে দিতে হবে কড়াই গন্ডায় যে আমি এটা করেছি বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে যিনি বোঝার তিনি কি বুঝেন না যিনি দিবেন তিনি তো জানেন আমি কতটুকু তার কাছে নমনীয় হচ্ছে হাঁটতেছি আত্মীয়তার সম্পর্কটা এমন যে এটা আত্মীয়তার সম্পর্কটাকে আরবিতে কি বলা হয় রেহিমের সম্পর্ক আর রেহিম রাহা মিম এটা রহমান নামেরও কি মূলক রহমান নামেরও রাহামি মূলক এই জন্য হাদিস এসেছে আর রাহিমু সাজারাতুম মিনার রহমান রহমান বৃক্ষের ডালা হইল রাহিম রহমান বৃক্ষের অংশ হইল রাহিম যে এই আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক থাকবে রহমানের সম্পর্ক তার সাথে ঠিক থাকবে সে রহমত পাবে আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক নাই রহমানের সম্পর্ক তার কি নাই তার সাথে কি নাই আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না বলে গেছে ইউমিনু আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখেরাতের প্রতি বিশ্বাস আছে যদি থেকে থাকে তাহলে আত্মীয়তার সম্পর্ক তুমি ঠিক রাখো কিসের উপর বিশ্বাস থাকলে আল্লাহর আর প্রতি ওই বিশ্বাসের স্তরের মধ্যে এই কাজটাকে কি করা হয়েছে যেন আত্মীয়তা সম্পর্ক ঠিক না রাখলে যেন তোমার আল্লাহ এবং আখেরাতের প্রতি কি নাই বিশ্বাসই নাই মুখে দাবি করলে কি হবে আমি ইমানদার এটা আসলে কতটুকু জরুরি বিষয় আত্মীয়দের সাথে সুসম্পর্কটা ঠিক রাখা আর আমি এখন একটু বুঝি আর সবার সাথে কি আমার সম্পর্ক শেষ এটা কি ইসলামের বিধান না আমার মন মতো একটা চিন্তা করে নেওয়া ব্যবস্থা আসলে আমার মন মতো একটা চিন্তা করে নেওয়া হ্যাঁ দিলের মধ্যে আল্লাহর শত্রুর কারণে তার ঘৃণা থাকবে কিন্তু বাহ্যিক তাকে ঠিক করার জন্য আমার তার জন্য সেই তৎপরতাটা থাকবে দিলের এই ঘৃণা তারপরে বাহ্যিক তার সাথে এই সদাচরণ এই যে একটা মনের বিপরীত একটা সংঘর্ষের মধ্যে আমি জীবনযাপন করতেছি এটাই তো আমার শক্তি ইমানি শক্তি যে আল্লাহকে অসরণ করিয়ে দিচ্ছে আল্লাহর হুকুম পালন করাচ্ছে আমাকে আরে ভালো লাগলো একটা মহিলারে আপনি ভালোবাসেন তার সাথে বসে গল্প গুজব করা তারে চানাচর কিনা খাওয়ানো বিস্কুট খাওয়ানো চা খাওয়ানো এমনি ভালো লাগে এই সময় দিকে সদাচরণ হইল আপনার মনে চায় না তারপরেও কি করতেছেন আপনি আল্লাহর জন্য আপনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর জন্য তার সাথে ভিতরে শত্রুতা আছে কিন্তু আল্লাহর হুকুমের কারণে উপরে সদাচরণ আছে কি সদাচরণগুলো করতে কষ্ট লাগে না আত্মীয়দের সামনে ঠকতে কষ্ট লাগে না আপনার মাল হরণ করে নিয়েছে তারপর আপনার মাফ করে দিতে কষ্ট লাগে না এই কষ্টগুলোই তো আপনার প্রাপ্তি পাওনা আপনার শক্তি এইগুলি স্ট্যান্ড নিজের এই কষ্টগুলো করলেই সে কি হবে শক্তিশালী হবে আর এই কষ্টগুলো যে না করতে পারবে সে কোনো কিছুরই উপযোগী না এই নেতৃত্বের অধিকারী হবে ধীরে ধীরে এই কষ্টগুলি করতে তার অভাবে তার অসুবিধায় তার ঝামেলায় তার সমস্যায় আপনি কি করেছেন ঝাঁপিয়ে পড়েছেন সব কিছু নিয়ে নেতৃত্ব এসে যাচ্ছে না অটোমেটিক নেতৃত্ব এসে যাচ্ছে সেও আপনাকে মান্য করা শুরু করে দেবে তার সুখে দুঃখে আপনাকে সহায়ক হিসেবে পাচ্ছে আপনার দ্বারা সে উপকৃত হচ্ছে আপনার জন্য কোনো খরচ করতে হয় না তার এই মানুষটাকে সে থাকুক সে এটা চাবে না তাকে তারাই দিতে চাবে সমাজ থেকে আমাদের অবস্থান তো আমাদের নিজেদের কাজের দ্বারা নিজেদের কোরবানির দ্বারা সমাজে তৈরি করতে হবে যেন সে বুঝে যে এই লোকটা থাকলে আমার ভালো আমার উপকার আমার একটা ভরসার জায়গা আছে আমার বিপদের মধ্যে একটা লাঠি আছে এই অবস্থানে যদি কেউ নিজেকে নিয়ে যেতে পারে সমাজের লোকগুলো তাকে ভালোবাসবে না তার সাথে আসবে না এটা তো আমার কাজের মাধ্যমে তাকে আমি সংযুক্ত করতে হবে আর এই সংযুক্তিটা তৃণমূল পর্যায়ে আমাদের করতে পারলেই পরমকে নিয়ে আমরা অগ্রসর হতে পারি সে তখন ওদের প্রপাগান্ডায় ওদের মিডিয়ার খবরে কিছু কি করবে না কান দিবে না বাস্তবে মাঠে দেখবে আমাকে আমি কয়জনকে মাঠে এমন দেখাইতে পারছি তাদের প্রপাগান্ডার বিরুদ্ধে না পারলে আমি যাহাদের কাছে শরিক হয়নি অংশগ্রহণ করিনি শুধু মুখে মুখে মুখে মুখে এটা তো দিক নির্দেশনা দেওয়া এগুলি পরিষ্কার আমরা শুধু আলোচনায় নিয়ে এসেছি দিল করবা আত্মীয়দের সাথে কি রাখা সুসম্পর্ক রাখা বাকি শাশুড়ি কিন্তু বউয়ের আত্মীয় না আবার বউ কিন্তু শাশুড়ির কি না আত্মীয় না ভাবি ননদের আত্মীয় না ননদ কিন্তু ভাবির কিনা আত্মীয় না এটা তো নিশ্চিত তাই না এরা কিন্তু আত্মীয় না এটা কি আত্মীয় না কিন্তু আমরা যত ভাবি করতেছি কিন্তু দেখা যাবে শাশুড়ি বধু আর ননদ ভাবি গিয়া দেখা যাবে যে ওরা মনে করো না ওইগুলি তো আত্মীয় পর্যায়ে পড়ে না ওগুলো আত্মীয় না কিন্তু শয়তানে আমাদেরকে কি করবে বলবে না এটি তো আত্মীয়ের মধ্যে পড়ে না হুজুরে তো ওয়াজ করছে আত্মীয়ের এটি তো আত্মীয় না এটি তো শো শাশুড়ি ও তো বধু এখন আমার শক্তি আছে বধুরে যা জুলুম করা যায় তার একজনের মেয়ে তার আমার মেয়ে না আর বৌদ্ধ কি করবে ওই তো শাশুড়ি আরেকজনের মা আমার তো না এই যে আমাদের একটা মানসিকতা এটা পরিবারটাকে ওইটা জ্বালায় জ্বালায় দিয়ে রাখতেছে যাই হোক সেটা আলোচনা ভিন্নখানে একটু হয়েছে আলহামদুলিল্লাহ আত্মীয়দের সাথে কি রাখা এখন এটা যদি আত্মীয়ত্ব আপনি ফেলেন সামনে কিন্তু আর ছাড়বে না কারণ পরবর্তীতে আল্লাহ তালা কি বলতেছেন এতিমদেরকে কি করতে হবে সদাচরণ করতে হবে মিসকিনদের সাথে সচেতন করতে হবে ওয়াল জাহারি দিল করবা যদি প্রতিবেশী হয় আত্মীয় প্রতিবেশী হয় ওয়াল জারিল জুনুবে অনাত্মীয় প্রতিবেশীও যদি হয় প্রতিবেশীরও কি আছে এবং প্রতিবেশীর হকটাও এমন যে রাসুলাম কি বলেছেন যে মানকানুবিল্লাহ ইউমিনু বিল্লাহি <clears throat> ফাল রাহিমাহু যে তার যার প্রতিবেশী তার যন্ত্রণা থেকে কি হবে না নিরাপদ হবে না সেই ব্যক্তি কি করবে না জান্নাতে যাবে না প্রতিবেশীর হকটা এমন প্রতিবেশীও যদি হয় ওয়াসাহেবি বিলজাম্বি কোরআন শরীফের শব্দে পর্যন্ত আল্লাহ তালা বলে দিচ্ছেন প্রতিবেশী তো দীর্ঘস্থায়ী প্রতিবেশী আর যদি সে শুধু পার্শ্বে বসার সাথীও হয় মানে বাসে যাইতেছেন একজনের সাথে শুধু এই তিন ঘন্টা তার সাথে থাকবেন এরও হক আছে এর সাথে আচরণ এটা আল্লাহ তালার নির্দেশ আপনি তাকে সুবিধাটা দিবেন আমরা এটা দেই আমি জানালার পাশে বসে ঘুরে দিই বা বিন জামবে এই যে সফরের সঙ্গী এই যে ব্যবসার আমার সঙ্গী এই যে রিক্সা একসাথে উঠেছি আমি বাজারে গেছি একজনের দুইজন দুইজনে মাল খরিদ করতেছি দোকানদারের কাছ থেকে আমিও খরিদ করতেছি সেও খরিদ করতেছে দুজনেই একটা কতক্ষণ মাত্র পাঁচ মিনিট একসাথে থাকুন এখানেও সাহেব সে আমার প্রতিবেশী দুইজন একসাথে এক অফিসে চাকরি করি সে আমার প্রতিবেশী এক মাদ্রাসায় পড়ি এক স্কুলে পড়ি সে আমার প্রতিবেশী সাহেব বিল সে সাথী আমার পার্শ্ববর্তী সাথী এলাকায় বসবাস করলে তো সে সাথী আছে এই যে পাঁচ মিনিটের জন্য কারোর সাথে আমি থাকি এটাও সে কি আমার সাথী তার জন্য একটা হক নির্ধারণ করে দেওয়া আছে তার সাথে তোমার আচরণ কি হবে সুন্দর হবে তুমি তার কাছ থেকে যদি প্রয়োজন হয় ঠকে আসবে মুসলিমদের মহাসারাটা মুসলিমদের সমাজের চলাফেরাটা এই পর্যায়ের হবে প্রত্যেকে অন্যের হক বুঝে নিজে তার হক প্রদান করা তার কর্তব্য কর্তব্যটা পালন করা এটা করবে না যে আমি কি পাও না তার কাছ থেকে সেটা আমি কি করব ছিনে নিব আদায় করেই নিব এই মানসিকতা রাখবে না আল্লাহ তারা তোমাদেরকে নির্দেশ দেন যে আমানত তার অধিকারীদের কাছে কি করে দেওয়া আদায় করে দেওয়া আপনি গিয়ে আদায় করে দিবেন না সে করে নিবে আপনার থেকে এসে আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন না বাড়িতে মসজিদ নিয়ে আসবেন তুয়াদ্দুল আমানাত এই জন্য আমানত গুলোকে ওই ব্যক্তির সেবাটা এটা আপনার কাছে আমানত সে পাওনা প্রতিবেশীর আল্লাহ কথা তো অনেক লম্বা হয়ে গেল পরে হাদিস পরে দিই এখন আর এত বেশি ইয়ে করলাম না আয়াতের আর বাকি বিশ্লেষণগুলোর মধ্যে যাওয়া হলো না ইসলাম মানুষদেরকে আসলে কি শেখায় তাকে ইসলাম মানুষদেরকে কর্তব্য পারায়ণ বানাতে চায় যে প্রত্যেকে তার কর্তব্য পালন করবে কিন্তু পশ্চিমা গণতন্ত্র বর্তমানে কি শেখায় অধিকার আদায় সোচ্চার করবে কি করবে অধিকার আদায় সোচ্চার করবে মানে আমার অধিকার আমাকে দাও হ্যাঁ অধিকার এক পর্যায়ে আদায়ের জন্য ইয়া হওয়া এটার একটা ইয়ে আছে কিন্তু ইসলাম যেই মানসিকতা এই মুসলিম সমাজটাকে করতে চায় এটা হলো প্রত্যেকে অপরের অধিকারটা কি করবে হবে দিয়ে দিবে অধিকার তো দিবে দিবে বরং তার উপর এহসান করবে ইসলাম এটা চাই এহসানা কি চায় অধিকার তো দিবে জুলুম তো করবেই না কিন্তু কি করবে এহসান করবে নিজেরটা তাকে কিছু দিয়ে দিবে ইসলাম এটা চায় তাহলে অধিকার চাওয়ার প্রশ্ন তো ইসলামের মধ্যে নাই অধিকার চাইতে হবে কেন প্রত্যেকে তো প্রত্যেকের হক কি করবে পরিপূর্ণ আদায় তুয়াদ্দুল আমানাত ইলাহলিহা প্রত্যেকের হক তাকে তুমি আদায় করে দাও অধিকার চাওয়ার প্রশ্ন ইসলামী সমাজে থাকবে না কারণ প্রত্যেকের হক আদায় করে দিয়েছে থাকবে কোনটা এহসানা কি করবে প্রত্যেকের উপর অনুগ্রহ করবে প্রত্যেকে দশ জনে আমরা খেতে বসেছি প্রত্যেকেই চাবে যে আমার ভাই আমার চেয়ে একটু বেশি খা আসলে এই খাবারটুকুই তো দশ জনে খাবে প্রত্যেকে যখন এই মানসিকতা নিয়ে খাবে যে আমার ভাই একটু বেশি খাই আমি একটু কম খাই এই দশজনের পেটে খাবার ঢুকবে আবার প্রত্যেকেই যখন মনে করবে যে আমি একটু বেশি খাই তাড়াহুড়া করে সবাই আদা জামানো করে করে পেট নষ্ট করতেছে খাইতেছে এই খাবারগুলোই তো দশজনের পেটে ভাগ হয়ে যাবে একজনে বেশি খাবে আর একজনে কম খাবে এটা আগের সুরতও ছিল এই সুরতও হবে কারণ না সমান একেবারে নিক্তির মাপে সমান হবে কিন্তু আগে কত স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ততার সাথে খেয়েছে প্রত্যেকেই একজনে একজনে নিজে নিজেকে ঠকাইতে চাইতেছে আর নয় জনেই তাকে জিতে দিতে চাইতেছে আর এখন একজনে চাইতেছে আমি জিতে যাই আর নয় জনে চাইতেছে তাকে ঠকাইতে ভোগ করছে কিন্তু অতটুকু সম্পদে ইসলামের চাই যে প্রথম অবস্থাটা যে নয় জন তোমার হিতাকাঙ্ক্ষী আর একা তুমি তোমার কি চাও না এই ভালোটা চাও না আর ওরা শিখায় যে না নয় জনে থাকবে তার কি শত্রু আর একজনে একা নিজের রক্ষা করার চেষ্টা করে এখন এটা দিয়ে সমাজে শান্তি আসবে নয় জনে আমার শান্তি চায় তখন দিয়ে শান্তিটা হবে আর একজন আমি চাই আর নয় জনে আমার অশান্তি চায় আমাকে ঠকাইতে চায় তখন কি যে শান্তিটা আসবে এক সমান হবে এক সমান আসবে তো এই সমাজটাই আমরা এখন পরে আছি ইসলাম চাই এই সমাজটাকে পরিবর্তন করি ওই সমাজটা বানাইতে যে একজনে তার ক্ষতি চায় আর নয় জনে তার উপকার এটা হলো কর্তব্য আর অধিকারের মধ্যে ব্যবধানটা যে ইসলাম কি বানাবে অধিকার তো দিয়েই দিবে তার কর্তব্য হলো অধিকার দিয়ে দেওয়া এই কর্তব্য পরায়ণ হবে সে অধিকার সচেতন এটা না কি পরায়ণ অধিকার সচেতনতার মাসালাই নেই কর্তব্য পরায়ণ হয়ে গেলে আমার কর্তব্য যেটা আমি করে ফেললাম তো তো অধিকার দিয়েই দিলাম তো আবার আরেকজনের অধিকার সচেতন হতে হবে ইন্নার বিল ফাহসা সে দরিদ্রতার ভয় দেখায় আরে তুই তো টাতেই না করে আরেকজনে নিয়ে যাইব আর এই অশ্লীলতার পথ দেখায় শয়তান এই দরিদ্রতার পথ দেখায় এই জন্য সুদিন নিজাম চালু করে দিয়েছে আল্লাহর সাথে যুদ্ধ আর ইসলামের বিধান দিয়েছিল কি জাকাত দেও অতিরিক্ত মাল দেও সাদাকা দেও তোমার জরুরতের বাইরে আছে যা সব দিয়ে দাও চল্লিশ ভাগের এক ভাগ দাও সৎকায় ভিতির দাও কোরবানি করো এমনি দান খয়রাত করো নকল সব পাইতে থাকবা কি যা অতিরিক্ত আছে সবই দিয়ে দাও মাজা মাজা ইউফিকুন কলিল লাফ যা বেশি আছে তোমার চলতে যা সব দিয়ে দাও থাকে আর কাটাকাটি মারামারি অশান্তি আর কেউ উপবাস থাকতে হয় কেউ রাস্তায় পরিবর্তন হয় এরপরও কত সুন্দর নেশান দিয়েছে এই যে এখন ভিখারির রাস্তায় রাস্তায় ইসলামের বিধান কি যারা ভিক্ষা করতেছে তাদের আত্মীয় স্বজন নাই আছে ইসলামের বিধান হলো মিরাসের যে বিধান কেউ যদি সম্পদহীন হয়ে যায় দেউলিয়া হয়ে যায় তার ক্ষেত্রে এই বিধান কি একজন মৃত্যুবরণ করলে তার সম্পদগুলো তার কিছু আত্মীয় স্বজনে একটা অংশ ভাগ একটা হারে অংশ পাবে না কেউ তিন ভাগ পাবে কেউ চার ভাগের এক ভাগ পাবে কেউ ছয় ভাগের এক ভাগ পাবে কেউ আট ভাগের এক ভাগ পাবে পাবে না এখন তো সে দেউলিয়া বা সে নিজের কোনো কিছু নাই মিসকিন একেবারে অসহায় তখন তার ক্ষেত্রে বিধান কি সে সম্পদ রেখে মারা গেলে যারা যেই পরিমাণ অংশ পাইত তার লালন পালনের দায়িত্ব ওই আত্মীয়দের সেই পরিমাণে যে অর্ধেক সম্পদ পাইতো তার খরচের অর্ধেক দিতে হবে তার যে ছয় হ্যাঁ আত্মীয়দের এটা বাধ্যতামূলক আর যে ছয় ভাগের এক ভাগ সম্পদ পাইলে সে সম্পদ রেখে মারা গেলে ও ছয় ভাগের এক ভাগ খরচ দিতে হবে তার এইভাবে তার ষোলো খরচ অটোমেটিক তার আত্মীয় স্বজন থেকে উঠে আসবে সে বিক্রি করবে কেন সম্মানের সাথে তাদের এটা দিতে হবে তাকে সে সম্পদ রেখে মারা গেলে তোমরা ভোগ করতা এখন তার সম্পদ নাই এখন তাকে পালবে কে তোমরাই পালবে তোমাদের উপর ফরজ এটা ভিক্ষা করবো কেন মানুষে কার আত্মীয় স্বজন নাই বলে তার লালন পালনের ব্যবস্থাটা কি তার আত্মীয় স্বজনের উপর সে সম্পদ রেখে মারা গেলে যে আত্মীয় স্বজন যেই পরিমাণ সম্পদ তার পেত সে এখন তার সম্পদের প্রয়োজন তার খরচ ওই আত্মীয় স্বজনে এই পরিমাণ খরচ তাকে দিবে এই যে আমাদের কর্তব্য পরায়ণতা নাই আমাদের অধিকার আদায় যে আমি পাবো আমি যে দিতে হবে সেটা তো দিবই না এই জন্য আর এই মশালার প্রয়োজন নেই ইসলাম তো একেবারে পরিপূর্ণ একটা সিস্টেম দিয়ে রেখে অসহায়ের মধ্যে রাখে নাই তো কাউকে সে কি ভিখারি হতে হয় সে কি এত বেশি অপদস্থ অপমানিত লাঞ্ছিত হইতে হয় প্রতিবেশীর ব্যাপারে আমাদের সাধারণত আমরা নিজেদের পরিবারের মধ্যে এই প্রতিবেশীর এই বিষয়গুলি কি করতে পারি না রক্ষা করতে পারি আমার প্রতিবেশী যার সাথে থাকে অনেক সময় আমাদেরও কি প্রতিবেশী হিসেবে থাকতে হয় যেমন ভাই আছেন আরেক ফ্যামিলির সাথে এখানে কতগুলো হক দেখেন দিনই হক দিনই মহাজারা সেগুলো তো আছে এই বিষয়গুলি আমাদের মাথায় থাকে না হিসাবে স্বাভাবিক মানুষ মানুষের ওয়াহদিরাতিল আংফুসুর সোহা মানুষ সৃষ্টিগতভাবে কার কৃপণতা নিজেরটা টেনে নেওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে আছে বোঝ না থাকার কারণে নিজের এটা ছাড়তে পারে না যখন কষ্ট হওয়া শুরু হয় তখন ঝগড়াঝাটি শুরু হয় মনোমালিন্য শুরু হয় শত্রুতা শুরু হয় একসাথে আর থাকতে পারে আমাদের মধ্যে হচ্ছে এগুলি কিন্তু আমি যদি আল্লাহর জন্য কোরবানি দেওয়া শিখতাম যে হ্যাঁ আমি যে ঠকাটা ঠকতেছি আসলে একসাথে থাকলে প্রত্যেকের সব আচরণ প্রত্যেকের সব রুচি সবার জন্য কি পছন্দনীয় হবে হবেই না তো এখন একসাথে থাকার ইয়া ফজিলতটাই তো এখানে যে আমার স্বার্থটাকে আমি কি করব ওই সিরুন আলাং ফুসিম ওলাউকানা বিহিম খাসা তীব্র প্রয়োজন থাকার পরেও আমি নিজের উপর অন্যকে প্রাধান্য দিব আমার একেবারে প্রচণ্ড প্রয়োজন এটা না হলে আমার হয়ই না তারপরে এটা আমি নিজে ভোগ না করে আরেকজনকে কি করলাম দিয়ে দিলাম এই যে দিয়ে দিলেন এটা কে দেখেছেন আল্লাহ দেখেছেন তাদের অন্তরকে তাকুয়ার জন্য আল্লাহ তালা নির্বাচন করেছেন তাদের একটা সিফত কি বলেছেন যে প্রচন্ড খুদাই তারা কাতর মুখাপেক্ষী তারা তারপরও নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিয়ে দিচ্ছে এটা ছিলেন সাহাবাই কারণ ওই নমুনা যতদিন পর্যন্ত আমরা কিনা করতে পারবো মানে বাস্তবে নিয়ে আসতে না পারবো অতদিন পর্যন্ত আমরা সেই দলের সদস্য হিসেবে গণ্য হতে পারবো না এবং সেই ফায়দাটা পৃথিবী পাবে না উম্মত পাবে না কি ছিল উমর রাদে ইবনে উমর রাদিল্লাহ তালানহুর ঘরে এক থুকা আঙ্গুর হাদিয়া এসেছে না না একটা বকরির মাথা কি এসেছে বকরির মাথা হাদিয়া এসেছে সাত ঘর ঘুরে আবার এখানে এসেছে ঘটনাটা কি অর্থাৎ তার ঘরে হাদিয়া দিছে এখন সে ভাবছে আরে আমরা একটা গোস্ত পেয়ে গেলাম উমুকের পরিবারটা তো আরও বেশি অসহায় কতদিন যাবো তারা গোস্তের স্বাদ পায় না তার সন্তান সন্ততিরা ওদেরকে দিয়ে দেয় আমরা তো কতদিন আগে গোস্ত খেয়েছি দিয়ে দিয়েছি ওরা ভাবছে যে আমরা তো কতদিন আগে খেয়েছি ওই পরিবারটা তো আরও বেশি অসহায় গোস্তটা তাদেরকে দিয়ে দিই ওদেরকে দিয়ে দিয়েছে তারাও ভাবতেছে যে আমরা তো গোস্ত খেয়েছি কয়েকদিন আগে হ্যাঁ। ওরা তো বিশ্বাস হয় ওদেরকে দিয়ে দেয় দিয়ে দিয়েছে ঘুরতে ঘুরতে সপ্তম ঘরে আবার প্রথম ঘরে ফিরে আসছে সপ্তম ঘর মনে না অজানা বাবুই তো দিয়েছে ষষ্ঠ ঘরওয়ালারা তো জানে না যে এই ঘর থেকে এটা গিয়েছে সে তো জানে পঞ্চম ঘর থেকে আসছে আমাদের বাসায় মানে সে দিয়েছে সপ্তম আবার প্রথম ঘরে এমন একটা মানে সমাজ যখন তাদের মধ্যে বাস্তবে হয়ে পড়েছে এখন আমরা দিলে তো দে হ্যাঁ কমপক্ষে সে এই বিষয়টা অন্যের সাথে আলোচনা করুক যে আমি তাকে দিয়েছি কমপক্ষে সে জানুক আমি দিয়েছি এটা তো কমপক্ষে মনের চাহিদা থাকে কিন্তু তারা আল্লাহর জন্যই করেছে রাত্রির অন্ধকারে করেছে কতজন এমন ছিল উনি মৃত্যুবরণ করার পর অন্যরা বুঝতে পেরেছে যে এতদিন আমাদের ঘরের মধ্যে যে হাদিয়া তোফা আসতো অজানা কে জানি দিয়ে যেত ওই লোকে দিয়ে যেত উনি মৃত্যুবরণ করার পর বুঝতে পারে উমাকে মারা গেছে এখন আর সেই হাদিয়াগুলো আসে না কিন্তু ওনার জীবদ্দশায় কেউ জানতে পারে নাই যে উনি এইভাবে গোপনে গোপনে কি দিয়ে যাচ্ছেন সহায়তা করে যাচ্ছেন লোকদেরকে আর আমরা এখন একটু কিছু করলে তো ইউটিউবে ছেড়ে দেবো এই যে দেখো আমি করতেছি ওরা কি কাছে ঠকে গেছে ইয়ার মুখের যুদ্ধের ঘটনা মৃত্যুর সময় পর্যন্ত নিজে পানি পান না করে অন্যকে পানি দিয়ে দিয়েছে আসলে এগুলি আমাদের জন্য আদর্শ নয় এগুলি তো আমাদের জন্য আদর্শ ছিল এগুলি কি আমি শুধু এসে মৃত্যুর সময় কি করবো বাস্তবায়ন করব জীবনে চলার সময় এগুলি আর বাস্তবায়ন করার ইয়া নেই আসলে যে যতটুকু করবে আল্লাহর থেকে সে ততটুকু ই করবে হাক্কুল জার ইন মারিজা অত্যাহ প্রতিবেশীর একটা হক হলো সে যদি অসুস্থ হয় প্রতিবেশী বলতে কে যার সাথে আমি এক বাসায় থাকতেছি সে কি প্রতিবেশী না না না প্রতিবেশী না বউ শাশুড়ি কি প্রতিবেশী না জাল ননদ কি প্রতিবেশী না বা সতীন সতীন যদি থাকে এরা কি প্রতিবেশী না সে যদি অসুস্থ হয় অত্যাহ তার কি করবা তুমি শুশ্রূষা করবে ওয়াইন মা তা সাইয়া আতাহ সে মৃত্যুবরণ করলে কাফন দাফন পড়িয়ে তাকে কবর পর্যন্ত সুন্দরভাবে রেখে আসবে ওয়াইন ইফতাকারা আকরাদ্দাহ সে যদি অভাবে পড়ে যায় তাকে তুমি কি দিবে ঋণ দিবে ওয়াইন এ ওয়াজা তাহ সে যদি কাপড় শূন্য হয়ে যায় তার পোশাক না থাকে তাহলে পোশাকের ব্যবস্থা তুমি করে দিবে আল্লাহ ওয়াইন ও খাইরুন তাহ তার যদি কোনো ভালো সংবাদ পাও তাহলে তাকে তুমি মোবারকবাদ দিবে সাবাসী দিবে তার আনন্দে শরীর হবে না এমন যে ও ভালো হয়েছে কপালের চামড়া কুঞ্চিত করে বদ্ধ করে দিলে যে তো এগুলি নষ্ট হয়ে যাক আমাদের তো কামনা এটাই থাকে যে হেরে তো ভালো হলো কেন ভালো তার ভালোতে খুশি হবে নিজে নিজে যদি বা খুশি ওই নাসাবাত মুসিবাতুন আজেইত তার যদি কোনো বিপদ হয় তাহলে তুমি বিপদে তার সান্ত্বনা দিবে তার বিপদে অংশগ্রহণ করবে সহমরমিতা দেখাবে যেটা বিপদটা তোমারই হয়েছে ওলা ফা বিনা কাফাও কা বিনা তোমার ঘর তার ঘরের উপর এত উঁচু করো না যে তার বাতাস বাতাস আলাই হিরবি তার বাতাস বন্ধ হয়ে যায় তার কি হয়ে যায় বাতাস বন্ধ হয়ে যায় তোমার পয়সা আছে দেখে বাড়ি ঘরে মনে উঁচু করলা দেয়ালে মনে উঁচু দিলা যে তার থেকে ঢুকে না এখন আর এই কষ্টটা তাকে তুমি দিও না বলা তুই দিহি হে কেদরিকা তোমার পাতিলের গ্রান দিয়া তুমি তাকে কষ্ট দিও না হ্যাঁ, প্রকাশ করতে পারো যদি এখান থেকে কিছু তার হাদিয়া দাও গোস্ত পাকাইছো কিছু হাদিয়া তাকে কি করো দিয়া দিও এমন না যে তোমরা গোস্ত ওরা গ্রান পাইছে কিন্তু খাবারের সময় ওরা খাচ্ছে কি দিয়া ডাল দিয়ে আর আলুর ভর্তা দিয়ে আর তোমরা খাচ্ছ গোস্ত দিয়ে এটা করো না প্রতিবেশী সে উঠে উঠে উঠিয়ে নিয়ে আসবে যে আমি একতলা করতেছি দুতলা করতেছি তুমিও দুতলা করে ফেলো আমার তো সহায়তা না আমরা তো প্রতিযোগিতা যাই নিজে আমি আগে বেড়ে যাই ওগুল্লাই যান আপনি যদি ওই সদাচরণ করেন এমন অনেক হয় না এখনো তো সমাজের মধ্যে এত ইয়ার পরও এক দুইজন কি এমন হয় না লক্ষ্যের মধ্যে বা কোটির মধ্যে যে সে দেখা গেছে যে নিজে বড় লোক হয়েছে আত্মীয় স্বজন সবগুলিরা বড় লোক বানায় ফেলছে এমন হয় নাই যে একটা আমাদের সামনে একটা নমুনা আছে এক লোক যে শুধু নিজে ব্যবসায়ী হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে দেখা গেছে তার আত্মীয় স্বজন কেউ প্রতিষ্ঠিত নেই সে দিয়েছে প্রচুর পরিমাণ প্রত্যেকে নিজের কাজে লাগাইতে পারে লাগাইছে টাকা পয়সা দিয়ে তাদের সবাইকে প্রতিষ্ঠিত করে ফেলেছে দুনিয়া বিলাপ পাইছে সে যে এলাকায় থাকে এলাকায় বাচ্চার মতো থাকে কারণ সব ব্যবসায়ী বিভিন্ন সেকশনে তার লোকই শুধু সে সবগুলির উঠে আনছে গ্রাম থেকে এনে এনে প্রতিষ্ঠা করছে কারণ একজন সচ্ছল ব্যক্তি জন্য চেষ্টাটা করে তার জন্য তো সহজ সে এক লক্ষ টাকা একজন দিয়ে দিলে তার তো বেশি কিছু ওই লোকটা তো উঠে আসে এবং দুনিয়া বিফায় দেওয়ার সেটা পাইছে যে ওই লোকটা তার সৈনিক হয়ে গেছে সে যে সেকশনেই থাকো তার জন্য সে কী হবে দরদি হবে না তার জন্য কাজ করে তার লোকজনে ভাব তার লোকজনে এলাকার মধ্যে এটা কতজনে এটা তো করতে পারে সে প্রতিবেশীর জন্য ইয়া তো আছে সে একা একা উপরে উঠে গেল প্রতিবেশীর খবর নিল না বরং এখন তো চায় না যে আমি যেভাবে যে একটা কৌশলে যে একটা ব্যবসার লাইন পেয়ে উপরে উঠেছি সে ওই লাইনটা পেয়ে যাবে বরং উল্টা আরও তারা কী করতে চায় ধরে সরায় না তার যদি কোনো হয়ে যায় ওটার আরো ইয়া মানে হোল ফুটিয়ে তারটাকে নষ্ট করে দিতে চায় সে ওটা যাবে আমার সাথে আর ওটা নষ্ট করতে চায় মান বাতা সাবানান ওয়া আখুহু জাইআন ফালাইসা মিন্না যে ব্যক্তি খাবার নিয়ে পেট পুরে ঘুমিয়ে আছে আর সে জানে তার প্রতিবেশী কি ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করেছে এই লোক আমার উন্মতের অন্তর্ভুক্ত না প্রতিবেশী আত্মীয় না শ্বশুর শাশুড়িও না শুধু কি প্রতিবেশী জানা আছে এই জন্যই বলছেন যে মা জালা জিবরিলু ইউ সিনি বিল জারি হাত্তা জানান্ত জিবরিল প্রতিবেশীর ব্যাপারে আমার এত বেশি তাকিদ করতে থাকছে আমার ধারণা হয়েছে যে মনে হয় প্রতিবেশীকে কি বানায় দিবে আমার সম্পদের মালিক বানায় দিবে যে মৃত্যুবরণ করলে সে অংশ পাবে এত বেশি তাকিদ করা হচ্ছিল মনে হচ্ছিল যে সে সম্পদের মালিক হয়ে যাবে আমার সাথে তো অথচ সেই প্রতিবেশীর ব্যাপারে আমাদের অবস্থানটা কোথায় লা কোন প্রতিবেশী নারী যেন আরেক প্রতিবেশী নারীকে তুচ্ছ ঘৃণিত না মনে করে অবহেলনা করে সবাইকে আল্লাহ তালা গুণ গরিমা যোগ্যতা বুদ্ধি সমান দিছে আমরা কি করি এগুলি ইয়ে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি একজনকে তামাশার পাত্র বানাই এটা মারাত্মক জঘন্য আল্লাহ তালা এরপরে স্বাভাবিকভাবে গিবত শেখায়ত এগুলো কি আরেকজনের প্রতি সম্মান তাদের প্রতি ভালোবাসা মহব্বত তার উন্নতির কামনা না থাকার কারণে গিবতের ব্যাপারটা এত মারাত্মক আল্লাহ কি বলা হয়েছে মৃত ভাইয়ের কি খাওয়া গোস্ত খাওয়া এত মারাত্মক এত জঘন্য আর এই কাজটাই ব্যাপকভাবে করা হয় কিছু মানুষ আছে জিকির তাজবি কোরআন তাহার তাহাজ্জুদ এগুলির গুরুত্ব দেয় কিন্তু অন্যদের গিবত করা ওর সাথে এই বদমন করেছে এর সাথে খারাপই আরে সেই খারাপ করার কারণেই তো তোমার এই চর্চাটা সে যেই আলোচনা নিজের জন্য পছন্দ করে না তার সম্পর্কে এই ধরনের কোনো আলোচনা যে আলোচনাই হোক সত্য হোক আর মিথ্যা সত্য হইলে এটা গিবত হবে আর মিথ্যা হইলে তো আর মারাত্মক হবে অপবাদ হবে এটা সেটা সত্য হলেই গিবত হবে এই জন্য এটা আলোচনা করা যাবে কেউ করবে না সংশোধন কেমনে হবে তোমার এই আলোচনার দ্বারা সংশোধন হবে কাদিবি অনেকে আছে যে গিবত নিজে করে না কিন্তু এই মজলিসে বসে এগুলি শুনে তাকে অন্যরা এসে বিভিন্ন জনের বদনাম শোনায় এই মুরব্বী হয়ে বসে থাকে এটাকেও বলা হয়েছে যে হারাম খুরের মতো তার অবস্থাটা কাদিবি আলি যারা হারাম খায় তাদের মতো এই লোকে যে এই মিথ্যা কথাগুলো শুনে গিবতগুলি যে শুনে নিজে বলে না সুফি মানুষ কিন্তু কি করে শুনে প্রশ্রয় দেয় আরেকজনকে বলার সেই হারামখুরের মতো তাকেও একই শ্রেণীর অপরাধী আল্লাহ তারা গণনা করেছেন যে লোকগুলো হারাম খায় মিথ্যা শুনে এইগুলো থেকে পবিত্র হলেই তো আখেরাতের কথা আল্লাহ তালার কথা দিনই কথা আলোচনায় আসে চর্চায় আসে আর এইগুলি থেকে যখন আমরা অবসর পাই না তো আখেরাতের কথা আসবে থেকে এইগুলোর মধ্যে যদি আমাদের ইয়া থাকতো বাধা থাকতো এগুলো করা যাবে না এমন একটা ইয়া থাকতো আমাদের সুযোগ না থাকতো এগুলি করা তাহলে আমাদের অন্য অন্য বিষয় প্রয়োজনীয় বিষয় উপকারী বিষয়গুলো সুযোগ হতো আরো সুযোগ হয় না কেন দুজনে বসলে কি কথা বলে আর যে যেই বিষয়ে চর্চা করে মনের ভিতর জল্পনা কল্পনা সেই বিষয়ে থাকে তাকে কিভাবে দোষ বের করবে তারা এরপরে দোষও তালাশ করে শুরু করতে দোষ বললে এবার তালাশও করতে হয় কিন্তু তার আলোচনা থাকলে জান্নাত জাহান্নামের আলোচনা থাকলে মনের ভিতরে একাই কি সেই চিন্তাটাই থাকে তখন মনের ভিতরে যে চিন্তাটা থাকে সেদিকে মানুষ কাজে ধাবিত হয় তখন আখেরাতের জন্য কাজ করা তার জন্য লাভজনক মনে হইতো সেখানের জন্য কষ্ট করা লাভজনক মনে হইতো সেই বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করা তার জন্য মনে হইতো যে এটা সহজ ওই কষ্ট থেকে বেঁচে গেলে এই অল্প কষ্ট দিয়ে এটা অনেক বড় আমার লাভ ওই আখেরাতের দৃশ্যটা সবসময় সামনে থাকলে তখন দুনিয়ার কাজগুলো সেইভাবে তার গুছিয়ে আসত আর সেই আখেরাতের বিষয়টা সামনে আসে কেন কিভাবে মান আকসারা মান আব্বাসাইয়ান আকসারা জিক্রাহ মানে যে যে বিষয়ের আসলে জিকির করে সেই বিষয়টাই আলোচনা যেটা করে এটাই তার দিলের মধ্যে কি করে তাকাররা তাকাররা ফিল লিসান তাকাররা ফিল কল্প এটাই বলতে চেয়েছিলাম মুখে যেটা চর্চা হয় দিলে এটা বসে দিলে বসানো এটা নিজের আসলে এখতিয়ারে না কারো কিসে না অধীন না এটা কিন্তু মুখে বলা এটা কি নিজের অধীন মুখে যে বিষয়টা বলতে থাকে দিলে সে বিষয়টা কি করতে থাকে ফুটা ফুটা ফুটা ফুটা বসতে থাকে এই জন্য দিনই চর্চায় থাকে ওয়াজাক্কির জিক্রা মুমিনিন তুমি উপদেশ দাও উপদেশ দেওয়া মুমিনদের কি আসে কাজে আসে মানে গিবত করলে গল্প গুজব করলে হাবিজাবিতে লিপ্ত থাকলে জিকির আর আলোচনা আখেরাতের দিনের সাহবাই কারামের ভালো আলোচনার সুযোগ কোথায় কিন্তু এই দিনই আলোচনাগুলোর দ্বারা কোরআনের আলোচনার দ্বারা হাদিসের আলোচনার দ্বারা আখেরাতের আলোচনার দ্বারা মোমিনের উপকার হয়ই যারা ইমানদার এদের উপকার হয়ই এই জন্য বাড়ি বাড়ি কমপক্ষে নিজের পরিবারের মধ্যে তালিমের একটা ব্যবস্থা করা এদেরকে নিয়ে কথা বলা আলোচনা করা সন্তান সন্ততি এটাও একটা ভালো দিক সুহান সুহান বিবাহের কথা তো পেলাম না তাকবিবার কথাটা বলে দিই সন্তানের একটা হক হলো যে সাত দিনের দিন তার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে নাম রাখবে এবং যদি কারোর সামর্থ্য থাকে তাহলে কেউ করবে আঁকি কেউ করবে আঁকি করাটাও ভালো যখন ছয় বছর হবে তখন তাকে লেখাপড়া শেখানো শুরু করে দেবে আদব সভ্যতা শেখানো শুরু করে দেবে এর আগ পর্যন্ত স্বাধীন পূর্ণ স্বাধীন শাহজাদা যা ইচ্ছা তা করবে ছয় পঞ্চাশ পর্যন্ত শাহজাদা সে সম্পূর্ণ স্বাধীন কোনো বাধ্যকতা রাখে না ছয় বছরের পরে তাকে সভ্যতা শেখাবে আদব শেখাবে শিক্ষা দিবে বিভিন্ন কিছু শেখাবে এখানে এসে আসছে নামাজের জন্য দশ বছরেই মারতে পারবে আর এখানে এসে আসছে তেরো বছরে কি করবে মারবে নামাজের জন্য প্রহার করবে যদি না পড়ে আর কি অভ্যস্ত হয়ে গেলে তো ভালো কিন্তু যদি তারপর অভ্যস্ত না হয় তাহলে প্রহার করবে কয় বছরে তেরো বছর ষোলো বছরে তাকে বিয়ে করে দিবে বছরে ষোলো বছরে বিয়ে করে এরপরে বলে দিবে যে আল্লাহর হাওলা আউজবিল্লাহি যে আমি আল্লাহর আশ্রয় চাইতেছি দুনিয়া তোমার দুনিয়ার ফিতনা থেকে এবং আখেরাতের আজম থেকে এই পর্যন্ত সন্তানের উপর বাপের দায়িত্ব কি হয়ে গেল শেষ হয়ে গেল এখন তার রশি তার ঘাড়ে سبحان الله وبحمده سبحان الله العظيم